পঁচিশ বছর আগে নিয়ে যাব আজ থেকে চোদ্দশো পঁচিশ বছর আগে এমন এক ব্যক্তিত্ব এমন এক মহত্ব সম্পর্কে আজকে আমরা আপনাদের কাছে আলোচনা করব যে ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা কোথা থেকে শুরু করব আমি প্রায় বলা যেতে পারে এই বিষয়টা নিয়ে এক মাস থেকে লেখাপড়া করতেছি এতই বিষয়টা কঠিন ও জটিল কোথা থেকে শুরু করব আমি নিজে আজ এখন পর্যন্ত ঠিক খুব একটা ভালো করে খোঁজ করে পাই আজ কেমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব যে ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বে বাবা মা ভাই নানা নানি এমন এক পরিবারে যেই পরিবারের সম্পর্কে আমাদের সকলেরই জানা যার নারাজি হলেন সৈদুল মুরসালিন খাতামুন নবী মহামাবুল আলমীর সর্ব নবী রসুল যত করল সবার যিনি শিরোমণি মোহাম্মদ রসুল্লাহ যার মা হলেন নবী নন্দনী ফাতেমাত জাহারা যিনি আহলিন নিসা যিনি জান্নাতি নারীদের সর্দার এমন এক ব্যক্তিত্ব যার বাবা হলেন আলী হাইদার জুলফিকা যার বাহাদুরি যার সম্মান যার সম্পর্কে আল্লাহ নবী আলাইসালাম বলেন যে আলী আমার একটি টুকরা আমি আলী রেখে যা বড় ভাই হাসান যার সম্পর্কে আল্লাহ নবী বলেন জান্নাতি যুবকদের সদা যার নালিটি খাদিজাতুল কুকুরা যিনি ইসলামের সর্বপ্রথম সর্বপান করতে পেরেছিলেন যাকে মহানবুল আলমী স্বয়ং আরশা আজমির অপর থেকে জীবনের মাধ্যমে এই দুনিয়ায় সালাম পাঠিয়েছিলেন যার জন্য মহানবুল আলমী তার জান্নাতে এক বিশাল বালাকানা বানিয়ে রেখেছে এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা মতো আমার ভাষা নেই আমার ডিকশনারিতে আমার অভিধানে এত শব্দ নেই যা দ্বারা এই ব্যক্তিকে আমি আপনাদের কাছে তুলে ধরব যে ব্যক্তি সম্পর্কে হাদিসে বহু হাদিস এসেছে হাজরত আমরুল্লাহ তার আনব কাবার ছায় বসে আছেন বলছেন আহাব্য আহাল আহাব্য আহল ইলা আল সামা হজরত আব্দুল্লাহ আমরুল্লাহ দেখছেন হোসেন আসতেছে কাবার দিকে তিনি বসে আছেন কাবার বলছেন আজ আজকের দিনে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আসমানবাসীর কাছে তিনি হচ্ছেন ওই আসতেছে আর তিনি হলেন কে হোসেন রাজিয়াল্লাহ জাবির আবদুল্লাহ রাজা তখন বলেন কেউ যদি দেখতে চাও জানাতি মানুষ এই পৃথিবীতে বিচরণ করতেছে চলাফেরা করতে তোমাদের সামনে তাহলে দেখে নাও নবী দমিত্র হোসেন রাজাল্লাহ এত বড় ফজল কারাম এত বড় মহত্ব এত বড় সম্মান এবং এত বড় মর্যাদা মর্যাদা মর্যাদাশীল ব্যক্তি সম্পর্কে আমাদের আলোচনা হজরত আবু হরিয়া রাজাল্লাহ তারা হোসেন রাজাল্লাহ দেখতে পেলে বসে যেতেন পায়ের কাছে বসে গিয়ে হোসেনের পা থেকে তা ধুলোগুলিকে ঝেড়ে ঝেড়ে যেই হোসেন ছিল সবার প্রিয় যেভাবে ভালোবাসত আল্লাহ নবী আলাইসালাম মা বাবা সকল সাহেব নাওবাকার ওমার উসমান আলী প্রত্যেকেই সবার প্রিয় কারণ আল্লাহ নবীর প্রিয় আল্লাহ নবী বলে যে হাসান হুসাইনকে মহাপত করলো সে আজ নবীকে মহাপত আর যে হাসান হুসাইনকে ঘৃণা করল সে আমি নবীকে ঘৃণা করল যে নবী এই হুসাইন আর হাসান সম্পর্কে বলেন সৈয়দা সৈয়দা সবার জান্নাতের যুবকদের সর্দার বোর্ডের সর্দার হবেন আউবাকার উমার রবি আল্লাহ তালান আর যুবকদের সর্দার হবেন এই পৃথিবীতে যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে তাদের সর্দার জান্নাতে কে হবে যে হাসান হোসেন রাজি আল্লাহ তালান যেই পায়ে হেঁটে তার জীবনে পঁচিশ বার হজ আদা করেছিলেন বাইতুল্লাহ শরীফের হজ করেছিলেন যেই হোসাইন এবং হাসান সম্পর্কে আল্লাহ বলে এই পৃথিবীর গোলাপ ফুল এই পৃথিবীর সুগন্ধি হাসান আর হোসাইন একটা হাদিস এসেছে যে আল্লাহ নবী আলহাম যদি হাদিসটা সনদের দিক থেকে জয়ী বা দুর্বল হাজার হাসান হোসাইনকে গায়ের মধ্যে চিপে ধরে দুইজনের গা থেকে সুগন্ধি দিতেন আল্লাহ নবী যে আল্লাহ নবীর গা থেকে সুগন্ধি সেই নবী তার এই দুই ফুল থেকে দুই গোলাপ থেকে তিনি কি সুগন্ধি গ্রহণ বন্ধু এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে কারণ এমন এক ইতিহাস যার থেকে বলছিলাম আপনাদের চোদ্দশো পঁচিশ বছর আগে আপনাকে যেতে হবে আসুন আজকে ইতিহাসের কিছু পাতা আমরা উল্টাই দেখি এই মহান ব্যক্তিত্ব হাজার হোসেন রাজি আল্লাহ শৈশব কৈশোর যৌবন তার তারপরে তার সার্বিক আমরা আজকে কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে আলোচনা তুলে ধরব যাই না আমাদের কাছে কতটুকু আমরা আজকে তুলে ধরতে পারব প্রথমে আমরা বলি হোসাইন রাজি আল্লাহ তুমি আমাদের সালাম নাও তুমি আমাদের সালাম নাও যদি আমরা আজ অনেক পরে এসেছি তারপর তোমাকে জানাই সালাম আজ আজ সালাম জানাই তোমাকে চোদ্দশো বছর পরে তোমার উপরে সালাম যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে যেদিন তুমি শহীদ হয়েছিলে কারবালার পাশে আর ওই দিন তোমার উপরটি সালাম যেদিন তুমি আবার কেমতের মাঠে তোমার কবর থেকে উঠে তোমার প্রতি যারা জন্ম করেছিল তাদের কাছ থেকে তোমার সঠিক ফাইসাল আল্লাহর কাছ থেকে তুমি বুঝে নিবে সেই দিনেও তোমার প্রতি সালাম আমরা একটু শুরুতে যাই আপনারা জানেন আলী রাজাল্লাহ তার আনহু রাসুল সাল সাল্লামের আপন চাচা তো ছোট ভাই বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন যিনি তিনি ছিলেন কে আলী রাজি আল্লাহ কার্লাহ আল্লাহ নবী আলী সালামের হাতে লালিত পালিত নবুয়াতের রেসালাতের শুরু লগ্ন থেকেই শেষ পর্যন্ত যেই যুবক আল্লাহর নবীর সব সময় পাশে থাকা যেই যুবক হিজরতের সময় আল্লাহর নবীর জীবনের উপরে হুমকি নিয়ে তার বিছানায় শুয়েছিলেন যেই যুবকের মাধ্যমে হাতে খাইবার হয়েছিল যাই হোক নবীনন্দনী সর্ব সবচাইতে ছোট সবচাইতে প্রিয় তোমার ফাতেমাতুজোহরা নবীর চরম তাকে ভালোবাসতেন ফাতেমা ঘরে আসলে নবী উঠে দাঁড় হয়ে গিয়ে যেখানে বসে থাকতেন আদর করে বসে সকাল সন্ধ্যা সর্বসময় তার খবর নিতেন আলী রাজি আল্লাহ তালানা দিন বড় হয়ে উঠলেন যৌবনে পদার্পণ করলেন বিয়ে করার ইচ্ছা নবীর তার পছন্দ ফাতেমা তুজোহরা কিভাবে রাসুলের কাছে চাচাতো ভাইয়ের কাছে প্রস্তাব দিবে বিয়ের লজ্জা করে হাজরত আউবাকার সিদ্দিক উম্মা সিদ্দিকুল আকবর হাজরত আউবাকর রাজিয়াল্লাহ তাআলা আনহু ফারুক হাজিল উম্মা এই উম্মতের ফারুক আদম ওমর এই দুইজন এসে হাজরত আলীকে বলেন লজ্জা করার কিছু নেই তুমি প্রস্তাব দিয়ে বলো আমরা তো পিছনে আছি হজরত আলী একবার সামনে যায় পিছনে আসে কিভাবে বলবে হা হবে না না হবে জানি না রাসুল রাজি হলেও ফতেমা রাজি হবে কিনা আমি তো একজন গরিব মানুষ কিছুই নেই আমার কিচ্ছু নেই অর্থ করি টাকা পয়সা কিছুই নেই যা ছিল মক্কায় সে ছেড়ে শূন্য হাতে রিক্ত হস্তে হিজরত করেছি মদিনায় হিজরতের আগে হ্যাঁ হিজরতের পরে হ্যাঁ হজরত আলী রাজিয়াল্লাহ আনহু হজরত আবাকার এবং ওমারের উৎসাহে প্রস্তাব দিয়ে বসলেন আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির আল্লাহ নবী আলহাতাম হজরত আলীকে দেখেই বলছেন মাল্লাই যাবে কি কারণে তুমি এসেছো এই মুহূর্তে এই সময় তার মনের কথা খুলে বলে আল্লাহ নবী আলহিসাম একটা মুচকি হাসি বললেন আল্লাহ রিসা আলী হাত আখরুজ দাঁড়াও তোমার জায়গাতে দাঁড়িয়ে থাকো আমি ফাতেমার কাছে গিয়ে তোমার এই প্রস্তাব দিয়ে দেখি তার সম্মতি আছে কিনা আজ আমাদের অনেক অজ্ঞ মূর্খ বাবারা রয়েছেন গার্জিয়ান রয়েছে যারা মেয়েদের অনুমতি নেওয়াকে জরুরি কিছুই মনে করে না কোন মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যায় নেই গত মাসে আপনাদের আলোচনা হয়েছিল মেয়ের বাবার চোখে অশ্র ওই বিষয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের বাইরে আগেও আমার যে ক্যাসেট আলোচনা হয়েছে সুখী সংসার সেখানেও আলোচনা আছে ফাতেমাতুজোহরা রাজি আল্লাহ তালা আনহাকে আল্লাহ নবী প্রস্তাবের কথা বললেন আলী তোমার ব্যাপারে এই কথা বলছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা চুপ করলেন আল্লাহ নবী বের হয়েছে বললেন যে আল্লাহ নবী আলাইসালাম বললেন যে ফাতেমা সম্মতি দিয়েছে এবং তার এই চুপে আল্লাহ বরকত দান করুক হজরত আলীকে বললেন এবার তুমি বিয়ের প্রস্তুতি গ্রহণ করো নিঃস্ব ব্যক্তি কিছু নেই একটা মাত্র লোহ বর্ম যেটা পরে যুদ্ধ বিগ্রহ করে এই বাজারে নিয়ে গেছে বাজারে দেখে হাজরত উসমান রাজি আল্লাহ আনহু হাজরত উসমান রাজি আল্লাহ আনহু চারশো দিরহাম দিয়ে হজরত আলীর ওই লহ বর্মটা কিনে নিলেন নেওয়ার পরে বলছে এই তোমার বর্ম এটার মালিক আমি আর এই চারশো দিরহামের মালিক তুমি কয় তা ঠিক আমি এই বর্মটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার দিলাম গিফট করলাম হজরত আলী কার্লামুল্লাহ রাজি আল্লাহ আনহু আল্লাহ নবীর কোলের মধ্যে চারশো দিনার দিরহাম নিয়ে এসে রেখে দিলেন আল্লাহ নবী এক মুষ্টি দীর্হাম নিয়ে বিলালকে দেখলেন বিলাল তার দেখে বললেন যাও এটা দিয়ে ফাতেমা রবি আল্লাহ তালার জন্য কিছু খুশবু আতর কিনে নিয়ে আসে মিস কিনে নিয়ে আসে এবার বিয়ে অনুষ্ঠান সানাই বিয়ের সানাই বাজার শুরু হলো হজরত আউবাকার রাজাল্লাহ বললেন দুই মুঠে বা দুই হাতে ধরে বলে এইগুলি নিয়ে যাও এবং আমার রাজিয়াল্লাহ তালাহকে আরো বেশ কিছু সাহাবিকে হজরত আউবাকারের সঙ্গে বাইরে গিয়ে বললেন যাও বাজারে গিয়ে ফাতেমার জন্য আলীর ফাতেমার জন্য বিয়ের আসবাবপত্র বাসর ঘর সাজাবের জন্য যা যা লাগে সব তোমরা কিনে নিয়ে আসবে হজরত আউবাকার রাজিয়াল্লাহ তালার নেতৃত্বে বাজারে সবাইকে বাজার করলেন যতক্ষণ পর্যন্ত হজরত আউবাকারের পছন্দ না হয় কেউ কোনো সম্মতি দেয় না বাজার করে হজরত আউবাকার সাহাবাইকরাম উঠে নিয়ে রাসুলের সামনে রেখে দিলেন আল্লাহ নবী ওইগুলি আসবাবপত্র কাপড় চুপড় যা কিছু হাতে নিয়ে নাচছেন আর বলছেন বারাকাল্লাহ আমেরিকা গিয়ে বাজার ব্রিটেন গিয়ে বাজার ফ্রান্স থেকে বাজার বড় বড় মার্কেটে গিয়ে বাজার না মদিনার সেই জীর্ণ শীর্ণ বাজার থেকে ওখানে যা পাওয়া গিয়েছে এরপরে আল্লাহ নবী আলাইসালাম এইভাবে কারণ আউবাকার তাদের বিয়ের অনুষ্ঠান সানাই বাঁধল বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত হলো এই বিয়ের সাক্ষী কে ছিল জানা আউবাকার সিদ্ধি হাজার ওমারে তারক ওসমান দুনুরাইন সমস্ত বড় বড় সাহাবা গ্রামে এই বিয়ের সাক্ষী ছিলেন আজ আমাদের দেশে অনেক সময় বিয়ে চুরি করে দেয় সাক্ষী ছাড়া বিয়ে বৈধ নয় বিয়ে সই হওয়ার জন্য অলি গার্জেন শর্ত এবং সাক্ষী দুজন কমপক্ষে শর্ত চোর ডাকাত না আমানত তারা নামাজ পড়ে ইনসাফ আছে তারা দিন বুঝে এমন একজন দুইজন ভালো মানুষ এই বিয়েতে সবাই খুব আনন্দ করল ইসলামে আনন্দ রয়েছে কিন্তু অবৈধভাবে না সীমা লঙ্ঘন করে না সাহাবাইকরাম সকলেই এই বিয়েতে খুশি করলেন কারণ তারা এমন এক এই পৃথিবীর আমি অনেক সময় বলি এই পৃথিবীর ফেরেস্তা হলেন সাহাবা ইকলাম রাজিয়াল্লাহ তারা রাসুসাল্লামের ঘরে তারা রাসুসাল্লামের হাতে নাতে তারা গড়িত এদেরকে এদের শিক্ষককে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এদের মাদ্রাসা কি মসজিদ নবী এদের সিলেবাস কি আল কোরআন করিম সুন্নাত নবী এই সিলেবাস যারা লেখাপড়া করেছে রাসুল সাল্লামের হাতে হাতে যারা তৈরি হয়েছে এই স্বর্ণের মানুষগুলি তারা তো এমনই ছিল মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان যারা কাফেরদের উপরে নির্দয় কঠোর আপোষে মমিনদের জন্য তারা অত্যন্ত দয়া দয়াশীল তাদের মায়া মমতা ভালোবাসা আনন্দ সৌহার্দ্য একে অপরের সম্পর্ক অত্যন্ত গভীর যারা একের অপরের জন্য জীবন নিজে প্রস্তুত যারা নিজে পায় না তার একজনকে পানি খেয়ে মরতে প্রস্তুত যারা নিজের আপনি ক্ষুদা থেকে অন্যের পেটে পেটকে পুরো করতে যারা প্রস্তুত যারা নিজেদের সব কিছুকে একেবারে আল্লাহর কাছে সঁপে দিতে যারা প্রস্তুত বন্ধুগণ এমন এক পরিবেশে হাজরাত আলী রাজ্লাহ আহ এবং ফাতেমাতুজ জোহরা নবীনন্দিনী ফাতেমাতুজ জোহরার বিয়ে সম্পাদন হয়ে গেল বিয়ের পরে প্রথম সন্তান জন্মগ্রহণ করল হাসান রাজি আল্লাহ এরপরে হোসাইন এক বছরের ছোট বড় হোসাইন রাজি আল্লাহ আহ শাবান মাসের চতুর্থ হিজড়ির শাবান মাসে এই দুনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন এই শিশু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে রসুল আকরাম সাল্লা সাল্লাম দৌড় দিয়ে গেলেন ফাতেমার ঘরে খেজুর চিবিয়ে তার পবিত্র মুখে লালা সহ ওই খেজুর তাহানিক বলে তার প্রিয়তম দহিত্রর মুখে দিয়ে দিলেন হজরত আলীকে জিজ্ঞেস করলেন মারা তোমার বাচ্চার নাম কি রেখেছ বলে জাফর কোন বর্ণনা আছে হার আল্লাহ নবী বলেন না বরং তার নাম দেখো হোসেন এমন এক এমন এক নাম যে নাম পৃথিবীতে এর আগে কেউ রাখে না আল্লাহর নবী আলিসালামের পছন্দ নাম আমরা আনকমন নাম খোঁজ করি মাঝে মুশকিল কিন্তু আনকমন খোঁজ করতে গিয়ে ওই এমনি খ্রিস্টান আর হিন্দুদের নাম চয়েস করা এটা নিঃসন্দেহে কি ইসলামের বহির্ভূত কাজ কোন মুসলিমের কাজ হতে পারে না সাত দিনের দিন আল্লাহ নবী আলহিসাম নিজে আকিকা দিলেন হোসাইনের পক্ষ থেকে দুইটা মোটা তাজাকে তুম্বা আমরা তো আজকাল নানা বাড়ি থেকেও হয় না দাদা বাড়ি থেকেও হয় না নিজেও হয় না সব জাহেরের দাল টাকা থাকলেও হয় না হলে হয় কেউ আবার গরু দিয়ে যায় কেউ আবার কুরবানির সঙ্গে ভাগা লাগায় একটা শূন্য এই শূন্যত আজ আমাদের থেকে বিদায় নিয়েছে অনেকেই জানে অনেকেই জানে না অনেকেই করে না নামুজবিল্লা আকিকা আকিকা একটা বাবার তাই আকিকা দেওয়া সাত দিনের দিন তার নাম রাখা সুন্দর তার চুল কেটে সেই চুল বরাবর ছেলে সন্তান হলে বা কে কেউ মেয়ে সন্তান হলে বলছে সেটা সেই পরিমাণ রূপা দান করে দেওয়া সরকার করে দেওয়া এগুলি আজ সমস্ত গ্রামের আত্মীয় স্বজনকে নিয়ে খানা পাকাই আকিকার গোস্ত দিয়ে আনন্দ করা আল্লাহ শুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা এটা মুসলমানদের একটা কি কালচার কৃষ্টি এদের একটা সংস্কৃতি এটা কিন্তু আজ আমরা ছেড়ে দিয়ে অন্যদের সংস্কৃতিকরণে আজকে ব্যস্ত হয়েছে হোসেন রাজাল্লাহ তার আহ অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা বাড়িতে লালিত পালিত হলেন যে বাড়িতে দুইটা মটকা ছিল পানির কলসি চামড়ার যে দুইটা আল্লাহ নবী দান করেছিলেন যে বাড়িতে একটা অত্যন্ত জীর্ণ শীর্ণ ওই তোষক ছিল যার তোষকের ভিতরে এগুলা খেজুরের ইয়া পাতা টাতা দিয়ে এমন একটা ল্যাব ছিল যে ল্যাব মাথা ঢাকলে পা পা আলগা হয়ে যেত উদাম হয়ে যেত আর পা ঢাকলে মাথা আলাদা হয়ে যেত পরস্পর দুদিন পেট ভরে তাদের রুটি তাদের বাড়িতে জুটে নাই এই দুনিয়ার সম্রাট মহানবের সবচেয়ে প্রিয় বান্ধা মোহাম্মদ রসুল্লাহের পরিবার এই পৃথিবীর বুকে যেই পরিবারের চাইতে অন্যত কোন পরিবার হতে পারে না আর চৌধুরী পরিবার রয়েছে শ্যাট পরিবার রয়েছে খান রয়েছে মোল্লা রয়েছে কত বাদশাহী পরিবার রাজা পরিবার কিন্তু এমন এক পরিবার যে পরিবারের সঙ্গে পৃথিবীর কোন পরিবারের তুলনা হতে পারে না মা এসা বলেন সেই পরিবারের মানুষরা দুই দিন পেট ভরে জবের রুটি খাওয়ার সুযোগ হয় না আল্লাহ নবী রুটি গোস্ত খেতে ভালোবাসতেন রুটি হলে গোস্ত হতো না গোস্ত হলে রুটি হতো এমন এক খুবই মানে গরিব ফ্যামিলির মধ্যে এই হোসেন রাজিয়াল্লাহ তালা আনহরকে লালিত পালিত হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু এবার পায়ে পায়ে হাটে একটু হাঁটতে পারে উঠে পড়ে চলে প্রথম কোথায় এই সন্তানের গমনটা কোথায় কোথায় যায় নানাজির বাড়িতে নানাজির বাড়ি ঘর সবকিছুই কি মুসলুদ নবাবী আলহিস আল্লাহ নবী আলহিসাম বা দিচ্ছেন হাজরত হাসান হোসাইনের বড় ভাই ছোট ভাই হোসাইনের ডান হাত ধরে দুইটা লাল জামা পরে হজরত আলী কিনে দিয়েছেন একবার আকার খাচ্ছে একবার উঠতেছে ছোট বাচ্চা পড়তেছে হয় না এমন নাজির কাছে যাচ্ছে কোথায় মসজিদে যেখানে ওয়াহির নূর যেখানে ওয়াহি মাতলু কোরআন হাদিসের যেখানে চর্চা হয় যেখানে আল্লাহর দেওয়া প্রদত্ত সত্যের কি হয় সত্যের বিকশিত ঘটে নূর সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সেই নূর আরোহণ করার জন্য সেই জ্ঞান শিখার জন্যে নাদির কাছে দুই ছোট বাচ্চা পরে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী খুদ্াই মেম্বারের উপরে বসে আছেন আল্লাহ নবী দেখছেন তার দুই দহিত্র করিজার টুকরা তার নয়নমণি তার শরীরের টুকরা সবচাইতে প্রিয়তম দুইজন সন্তান আসতেছে আল্লাহর নবী লোভ সামলাতে পারলেন না ধৈর্য ধারণ করতে পারলেন না মেম্বার থেকে নেমে গেলেন নেমে গিয়ে দুই দৈহিত্র হাসান আর হোসেনের দুইটি হাত ধরে মেম্বারের দুই সাড়ে বসাই দিয়ে তিনি বললেন আর করলেন সদাকাল্লাহ আল্লাহ সত্যি বলেছেন তোমাদের সন্তানরা এবং তোমাদের ধন সম্পদ ফিতনা পরীক্ষা আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই তাদের মহাব্বত আমাকে বাধ্য করে মেম্বার থেকে নামিয়ে তাদেরকে নিয়ে আসতে বাধ্য করেছে এরপরে আল্লাহ নবী পাশে বসাই দিয়ে আলোচনা করতে লাগলেন এটা নাসাই শরীফের হাদিস সেই হাদিস আল্লাহ নবী আলাইসালাম এইভাবেই তার দুই কলিজার টুকরাকে ভালোবাসতেন আল্লাহ নবী একদিন মসজিদে নবীতে নামাজ পড়াচ্ছেন এসার নামাজ হাসান আর হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে লাভ দিয়ে ঘোড়া করে বসে গেছে অন্য হাদিসে আছে আল্লাহ নবী ঘোড়া হতেন আর হাসান হুসেনকে পিঠের মতো চড়াই দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতেন আল্লাহ নামাজরত অবস্থায় হাসান হুসাইন লাভ দিয়ে নামাজি যখন শেষ দেয় পিঠের উপরে চড়ে বসছে হাজরাত আবু রাজা তারা বলেন আল্লাহ নবী তাদের পিছন থেকে খুব নরম করে ধরে সাইডে রেখে দিয়ে দুইজনকে আবার তিনি উঠে গেলেন এইভাবে আল্লাহ নবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করে একজনকে ডানুরুতে একজনকে বামুরুতে দুই রানের উপরে বসাই দিয়ে বসাই দিয়ে কথা বলছেন সাহাবাইকরামদের সঙ্গে আবু হেরা বলে ইয়া আল্লাহ আমি এই দুজনকে তার মার কাছে রেখে আসি তাই না দাও এরপরে আল্লাহ নবী বললেন যাও তোমরা দুইজন দুইজন তোমরা তোমার মার কাছে চলে যাও ফাতেমা জোহরার কাছে চলে যাও সুবহান আল্লাহ যখনই আল্লাহ নবীর কাছ থেকে এই দুইজন এবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে হজরত আবু পালন বলেন কোথা থেকে একটা যেন বিরাট আলোক উজ্জ্বল ভেসে উঠল একটা আলোক ভর্তিকা চলে আসলো তাদের সামনে সামনে আলো দিয়ে তাদের যতক্ষণ পর্যন্ত তারা তার মার কাছে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আলোটা জ্বলতেই থাকে সুবহান আল্লাহ রাত্রির অন্ধকার রাত্রির অন্ধকারে আলো দেওয়ার জন্য মহান আলমের পক্ষ থেকে যাদের জন্য আলো আছে এমন দুই ব্যক্তিত্ব তাদের একজন আজ হুসাইনের আজকে আপনাদের কাছে আলোনা আলোচনা করতে যাচ্ছি আমরা বা করব হোসেন রাজি আল্লাহ তালা আহ আরো পাঁচজন সন্তানের মতো ছোট বাচ্চার মতো বাইরে বের হয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতো বাড়ির মধ্যে ঢুকে না কারোর সঙ্গে মিশে যাবে তা না তাও খেলাধুলা করতো হাজরাত ইয়ার আবু মুর্রা বলেন আল্লাহ নবী আলাইসালামকে জনক সাহাবি একটা খাওয়া দাওয়ার ব্যাপারে দাওয়াত করছেন আল্লাহ নবী ওইখানে যাচ্ছেন দেখে হোসেন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে আল্লাহ নবী দুইটা হাত বাড়াই দিয়ে হোসেনকে ধরার চেষ্টা করছে আর হাসান এদিক ওদিক দৌড় দিয়ে ভাগে না বাচ্চারা অনেক সময় দেখেন না আর আল্লাহ নবী হাসতেছেন এইভাবে এক পর্যায়ে হোসেনকে আল্লাহ নবী গিয়ে জড়ায় ধরে আল্লাহ নবী তার এই থুতনি আছে না থুতনির নিচে একটা হাত দিলেন আর মাথার উপরে একটা হাত দিয়ে চুমু খেয়ে বললেন চুমু খেয়ে বললেন হোসাইন ওয়ান হোসেন আমি হুসাইনের আর আমার হলো হোসেন হোসেন আমার আমার অঙ্গ আর আমি হোসেনের একটা অঙ্গ আল্লাহ নবী আলিসালামের কোন কোন বর্ণায় আছে যে উপরের চেহারাটুকু হাসানের সঙ্গে বেশি সাদৃশ্য ছিল আর নিচের এখান থেকে নিচেরটা হোসেনের সঙ্গে বেশি ছিল আল্লাহ নবীকে কেউ দেখতে চাইলে হাসান হোসেনের দিকে দেখলেই আল্লাহ নবীর চেহারা মোবারক কেমন ছিল শরীরটা কেমন ছিল তার আকৃতি কেমন ছিল টের পাওয়া যায় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কিন্তু তারই একটা আকৃতি দুনিয়া আল্লাহ রেখে দিয়েছিলেন এই জগৎবাসীর দেখার আল্লাহ আহাব্বাহ আহাব্বা হোসাইনা যে হোসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে হোসাইন মিনাল হোসাইন রাজি আল্লাহ তালা আহ একজন দহিত্রর মধ্যে হতে দহিত্র তার একজন দহিত্র একটা উম্মা এই হাদিসটা ইমাম তিরমিদি হাসান শহীদ হাসান সনাদে বর্ণনা করেছেন আল্লাহ নবী আলিসালাম হাসান হোসেনকে এতই ভালোবাসতেন কিছুক্ষণ পর পরেই ফাতেমার ঘরে গিয়ে না দেখে আসতে তার ঘুম হতো আল্লাহ আল্লাহ নবী আলাইসালাম একদিন জিয়ারতের জন্য আলীর বাড়িতে প্রবেশ করে দেখে আলী ঘুমিয়ে আসে হোসাইন রাজি আল্লাহ তার আহ পানি পান করার জন্য চাইছে মার কাছে আল্লাহ নবী বলে না এই আলী উঠো এই ফাতেমা দৌড় দাও আল্লাহ নবী স্বয়ং নিজেই আলীর ঘরে একটা ছাগল ছিল ওটা দুধ দহন করে হোসেনকে খাওয়া পান করালেন এরপরে হাসান আসছে হাসানকে দূরে কোকে পান করার পরে তো ফাতেমা রাজাল্লাহ বলেন ইয়ার আল্লাহ আপনি বুঝি হোসেনকে বেশি ভালোবাসেন হাসানের চাইতে কই না আসলে তা না ব্যাপারটা হলো যে হোসেন তো আগে আমার কাছ থেকে পানি পান করার জন্য চেয়েছে হান আল্লাহ এরপর আল্লাহ নবী বললেন ফাতেমা শোনো আমি এবং হাসান আমি এবং তুমি আর হাসান আর হোসেন আর ওহা ওরা আর ওই যে ঘুমিয়ে আছে বিছানা আরো করে আলী এই সবাই কেমতের মাঠে একই জায়গায় আমরা থাকবো এই জন্য বন্ধুগণ আমি আপনার শুভ সংবাদ সুসংবাদ নেই আল্লাহ নবী বলে কেমতের মাঠে এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে যে যার সঙ্গে থাকবে কেমতের মাঠে তার সঙ্গে তার হাসুর নাসুর হবে যদি আপনি আলি বাইকে ভালোবাসেন হাসান হোসেন আলী ফাতেমাকে ভালোবাসেন আল্লাহ আলীকে ভালোবাসেন তাহলে কেমতের মাঠে আহলে বাইকের সঙ্গে আপনার হাসন নাসার হবে হাজরাত আনাস আমি হাদিস শোনার পরে বলছেন যে আমি আহলে বাইককে ভালোবাসি আবু বাকার উমারকে ভালোবাসি যদিও তাদের মতো ভালো কাজ করতে পারি না কিন্তু আমি আশা রাখি কেমতের মাঠে এদের সঙ্গে আমার কি হবে হাসন না শুধু তাই না জান্নাতের মধ্যেও তাদের সঙ্গে আপনার থাকার ব্যবস্থা হবে ومن يتبع ومن ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا একজন সাহাবি আল্লাহ নবীর দরবারে কাঁদতে কাঁদতে এসে বলেন আসল আল্লাহ কাঁদতেছে আল্লাহ নবী বলেন কেন কাঁদছে কি হয়েছে আসল আল্লাহ আপনার দরবারে যখন থাকি তো ভালোই লাগে বাড়িতে গিয়ে একটা কথা মনে হলো আপনি মরে যাবেন আমি মরে যাব জান্নাত পেলেও তো আপনার সঙ্গে আপনি থাকবেন ফেল জান্নাত ফেলে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উর্ধে আমি কোথায় থাকবো জানি না মরার পরে আর আপনার এই সুন্দর চেহারা দেখার সৌভাগ্য হবে না যার আপনার সঙ্গে আর কথা বলার সৌভাগ্য হবে না এই কথা স্মরণ করে আমি কান্নায় ভেঙে পড়েছি এমন কোন কাজ কি আছে করলে জান্নাতও আপনার সঙ্গে সাক্ষাৎ মৃত্যুর পরেও আপনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা আছে আল্লাহ নবী চুপ হয়ে গেলেন আয়াত নাজিল হয়ে গেল এই আয়াতটা চূড়া নিসার সম্ভবত উনসত্তর নম্বর আয় আল্লাহ রবুল্লা আলম জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং রাসুলের অনুসরণ অনুকরণ করবে তাদেরকে ভালোবাসবে তারা নবীদের সঙ্গে হজরত আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবী রসুল যত সিদ্দিকিন আহবাবের মতো যারা সিদ্দিক যারা শহীদ আমির হামজার মতো যারা নেককার যারা আল্লাহ অলি যারা পাপিস যারা মুফাসসির বড় বড় আল্লাহ অলিয়া এই নেককার সকল মানুষের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হবে আল্লাহ বলেন কতই তাদের সৌভাগ্য কতই তাদের বন্ধু কতই সুন্দর তাদের বন্ধু আল্লাহ বন্ধুগণ হাজরাত রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের নেতৃত্বে বা তারই সেবা যত্নে লালিত পালিত হলেন কে হাসান হোসেন যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন আল হোসেন আল হোসেন আল হাসান আল হোসান সৈয়দ বাবা আহলি জান্না জান্নাতের যুবকদের তিনি সরকার যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন রাইহানা তাইমিনার দুনিয়া এই হাসান হোসেন এই দুনিয়ার গোলাপ ফুল আমার এই দুনিয়ার সুগন্ধি যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন মান হোসেনকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো অমান আবগাদানি যারা এই দুইজনকে ঘৃণা করলো দুইজনকে কষ্ট দিল সে আমি নবী মোহাম্মদ রসুল্লাহামকে কষ্ট দিল এই জন্যে ইমাম তাইমা রহমতুল্লাহ আলাই বলেন যারা আহলুল বাইককে ঘৃণা করে যারা আহলে বাইকের কাউকে ঘৃণা করে তাদের প্রতি আল্লাহ ফেরেস্তার এই পৃথিবীর সবার লানা অভিসম্পাদ লাইক বালু মিনহু সারাফাওয়াল তার খরচ নকল কুড়িয়ে বারো দুই হবে না ইমাম শাহের রহমতুল্লাহ আহলে তার এতই যাদের প্রতি নামাজের দূর বার্তা করলে তার নামাজই কবুল হবে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়াল আল মোহাম্মদ কামা সাল্লাইতা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ যে দূরত পাঠ করবে না তারা নামাজই কবর হবে না এই জন্য সঠিক মতে নামাজের শেষ বৈঠকে দূরত পাঠ করা কি নামাজের রুকন যেটা আলাদা করলে নামাজই অপূর্ণ নামাজ অপূর্ণ না নামাজই হবে না এই জন্য ইমাম সাহেব রহমতুল্লাহ কিন্তু আহলুল দায়িত্বের একজন ছিলেন তিনি বলেন যারা এমন এক পরিবার যাই পরিবারের উপরে দূরত পাঠ করে তার নামাজই হয় বন্ধুগণ আল্লাহ নবী আলাইসালাম হোসেনকে অত্যাধিক ভালোবাসতেন একজন হোসেনকে গাড়ি নিয়েছেন তার মুখের লালা বয়ে বয়ে হাজরত রাসুল আকরাম সাল্লামের শরীরে কাঁধে পড়ে আল্লাহ নবী রাগ করেন না ঠিক না ঠিক আমার হঠাৎ করে মনে পড়লো আমার নানাজির কথা সত্যি আমি একদিন এরূপই নানার ঘাড়ে অনেক চড়েছি ঘাড়ে করে আমার বাড়ি থেকে নানার বাড়ি নিয়ে গেছে নতুন গামছা গেঞ্জি প্যান্ট কিছু টাকা পয়সা আমার ভালো করে মনে আছে হ্যাঁ আল্লাহ নবী আলিসালাম বসে আছেন তার কোলের মধ্যে হোসেন কিরিয়ে দেওয়া হলো সেসব করে স্বাভাবিক আল্লাহ নবী রাগ হলেন না কারণ তাকে ভালোবাসেন তিনি তার শরীরে একটা অঙ্গ এইভাবে হোসাইন হাসান রাজি আল্লাহ তালাক আল্লাহ নবী সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করে দিতেন আল্লাহ নবী হাসান হোসেনকে লক্ষ্য করে বলছে তোমাদেরকে ওই দোয়া পড়ে আজকে ফুটে দিচ্ছি যে দোয়া পড়ে তোমাদের বাবা হাজরত ইব্রাহিম খালিল আলিসালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাককে ঝাড়ফুক করত আজকে অনেকে বাবা মা আজকে একটা কিছু হলে চলো হুজুরের কাছে হুজুর একটা দিল তাবিজ পড়াই সিরকের সিরকের টোনা ঝুলাই দিল গলার মধ্যে বন্ধুগণ একটা কথা মনে রাখবেন যেই ছেলে মেয়ের গলায় একবার তাবিজ ঝুলেছে ওর তাবিজ জিন্দিগিতে আর খোলা হবে না কারণ এটা একটা শির তাবিজ যার গলায় ঝুলে তার বেমার অসুখ বিসুখ আরো বাড়তে থাকে কোনদিন তার অসুখ বিসুখ ভালো হওয়ার কথা না মান তা আল্লাহ তামি মতন থাকার আসা আল্লাহ নবী তাবিজ ঝুলান নাই আল্লাহ নবী ঝাড়ফুঁক করতেন وعيدكما بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة তোমাদেরকে শয়তানের থেকে পানা মেঘে ফুকে দিচ্ছি কোন অনিষ্ট বন্ধ বন্ধুগণ যাই হোক এইভাবে ঝাড়ফুঁক করে দিতেন আল্লাহ নবী আলাইসালাম একদিন একটা কালো আবা পরে জামা পরে হাসান আসলো হাসানকে ঢুকাই নিলেন জামার মধ্যে হোসেন আসলেন ঢুকাই নিলেন ফাতেমা আসলেন ঢুকাই নিলেন এরপরে আলী রাজকে পিছনে নিয়ে বললেন আল্লাহ আল্লাহ নবী বললেন এটাই আমার আহলে বাইক আহলে বাইক বলছে রাসুদাল্লামের এই আলী হাসা আলী ফাতেমার ওরসে ছেলে মেয়ে যত তার স্ত্রীগণ এবং বাণী হাসেমের আব্বাস মোত্তালে মুসলমান যারা তার পরিবারের সবাই আহলে বাই সবাই কি আহলে বাইক আল্লাহ নবী আলাইসালাম অত্যাধিক ভালোবাসতেন হুসাইন একদিন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে হুসাইন কাঁদতেছে আল্লাহ নবীর সবর করতে পারলেন না ঢুকে গেলেন বাড়িতে বললেন ওই কোথায় তুমি কেন কানতেছে তুমি জানো না কানলে আমি কষ্ট পাই কেন কষ্ট দিচ্ছ তুমি আমার কেন কষ্ট দিচ্ছ বন্ধুগণ এইভাবে এমন এক নানাজির কোলে আদর যত্নে মানুষ হয়েছিলেন হোসাইন হাসান হাসান হোসেন তালা আনহু যাই হোক একদিন এই নানাজি দুনিয়া থেকে বিদায় নিলেন এগারো হিজড়ি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন বারোই রবিল আউ্য়াল এই দুনিয়া থেকে তিনি সবাকে ছেড়ে চলে গেলেন হাসান হুসাইন ছোট কিন্তু তাদের দুঃখ ঠিকই মদিনায় শোকের ছায়া ভেসে আসলো এই শোকে শোকাতর হলেন হাসান হোসাইন ফাতেমা শুধু তাই না মাত্র ছয় মাস পরে ফাতেমাতুজ জোহরা মাকেও হারালেন হাসান হোসাইন আল্লাহ আলমিন বালাকোটের ময়দানে একই বলে কারবালার ময়দানের সেই দুঃখ কষ্টকে সহ্য করার জন্য ছোট থেকে হাসান হোসেনকে হোসেনকে আল্লাহ রব্বুল আলমেন হয়তো এই ধৈর্য সহ্য তাকে মানুষ করলেন লালিত পালিত করলেন যাই হোক একদিন হারেন মাকে এরপরে হাজরত হোসেন রাজি আল্লাহ তালা আহ হাজরত আউবাকার রাজি আল্লাহ তালা আহুর খেলাফাতের সময় হাজরত আউবাকার রাজি আল্লাহ তালা তাকে অত্যন্ত ভালোবাসতেন কারণ আল্লাহর নবীর সবচাইতে পুরুষদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন কে আর ছিলেন কে আল্লাহর ভালোবাসতেন তাকে পারে তা একদিন আলীকে লক্ষ্য করে বলেন খেলাফতের দায়িত্ব পাওয়ার সাথে সাথে জনতাকে সভা থেকে বলেন ওর কবর আহলাল বাইত আহলে বাইকের ব্যাপারে তোমরা সযত্ন থাকবে আহলে বাইককে হেফাজত করবে খবরদার তাদের কোনো প্রকার কষ্ট দিবে না দুঃখ দিবে না তাদের হাত আদায় করতে কোনো প্রকার তোমরা গাফিলতি করবে না আর এটি স্বাভাবিক কি বলেন হজরত আল্লাহ দেখেন হোসাইন আসতেছে আল্লাহ নবী সেই অন্তরঙ্গ বন্ধু আবাকার আলীকে লক্ষ্য করে বললেন কারাবাত বাপ আহলিল বেদ আহলুল বাইকের আত্মীয়তার সম্পর্ক আমার কাছে আমার নিজস্ব আত্মীয়তা আত্মীয়দের চাইতে বেশি হকদার নিজের পরিবার নিজের পরিজনের চাইতে আর আমার নবীর পরিবারকে বেশি গুরুত্ব দিলেন সুহান আল্লাহ এই জন্যই হজরত আবাকার আনহু আবাকার আনহু পরি আহলে কি বলে আহলে বাইতের ব্যাপারে সজাগ থাকতেন তাদের সব হক আদায় করতেন এরপর হাজরত উমারের খেলাফাতের যুগে হাজরত উমার ফারুক রাজিয়াল তালা অত্যন্ত ভালোবাসতেন কারণ তাদের এই নবী নবীন হাজরত উমার রাজিয়াল্লাহ তালানো তাদের সম্পর্ক রাসুলের সঙ্গে কারণ এই উমারের মেয়ে হাফসা রাসুলের স্ত্রী ওই আবাকারের মেয়ে আয়সা রাসুলের সহধর্মিনী তাদের একটা সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক অমার রাজিয়াল তালানুর এই হোসেনের ছোট বোন উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন কে হাজরত উমার ফারুক রাজিয়াল্লাহ তাআলা আনহু হাজরত উমার বারবার হজরত আজির বাড়িতে যায় প্রস্তাব নিয়ে হজরত আলী ব্যাপারটা গুরুত্ব দেয় না একদিন আলীকে দেখে বললেন ওমা আলী শোনো ভাই আমি তোমার বাড়িতে বারবার আসি কেন জানো আল্লাহ নবীর একটি হাদিস আমাকে সব সময় আমাকে হানা দেয় আল্লাহ নবী বলেন এই পৃথিবীর যত কারণ যত আত্মীয়তা সম্পর্ক কেমতের মাঝে সব ছিন্ন হয়ে যাবে শুধুমাত্র আমি নবীর সম্পর্ক এবং নবীর আমার কারণটাই শুধু থাকবে কেমতের মাঠে ওই দিনে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক করে আরো দেখে আমি নাজাজ পর একটা অশিলা খোঁজ করতেছি কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন আরোপ করছো হজরত আলী রাজ তার আনো শুনে তার মেয়ে অম্য কৌসুমের কাছে গিয়ে অনুমতি নিয়ে হাজর তোমার আনসার সাহাবিরা বললেন কিসের শুভেচ্ছা ওই যাও না নবী পরিবারের মেয়ে অম্মে কুসুমের সঙ্গে আবার বিয়ে করেছি আমাকে তোমরা অভিনন্দন আনসার সবাই অভিনন্দন সুহান আল্লাহ ফারুক যখন দেওয়ান তৈরি করলেন সাহাবিদের স্তর তৈরি করে সবার জন্য বাইতুল মাল সরকারি খাত থেকে তাদের একটা করে বেতন ভাতা নির্ধারণ করলেন হাসান হুসাইন কিন্তু অনেক পরে কিন্তু হজরত আউমা রাজাল্লাহ তার হাসান হুসাইন যেহেতু আহলে দায়িত্বে হজরত আলীর যেখানে নাম বাবুল সাহাবি কারণ বাবুল সাহাবিদেরকে এক নম্বরে রাখলেন এই বাবুল সাহাবিদের সঙ্গে হাসান হুসেনেরও নাম লিখে দিয়ে তাদের ভাতা হলো কত পাঁচ হাজার করে করে তাদের প্রতি মাসে ভাতা হাজার উমার রাজাল্লাহ তার এক ছেলে বলেন হে আমিরুল মমিনিন বাবাজি আব্বাসান হাসান হুসেনের যে পাঁচ হাজার করে আমার ওই পর্যায়ে দিয়ে দেন না কয় না এ তিনি কাবিন বেআবিন কাবি হাসান হোসেন বেআবি হিমা তিনি বে অম্মিন কাবি অম্মি হিমা তিনি বে জব্দিন কাজদ্দি হিমা ওই আমার প্রিয় সন্তান শুনে রাখো তুমি যদি হাসান হোসেনের মতো বাবা আমার কাছে নিয়ে আসতে পারো হাসান হোসেনের মতো যদি মা ফাতে মতো যারা আমার কাছে উপস্থিত করতে পারো হাসান হোসেনের মতো দিদি তুমি আমার কাছে উপস্থিত করতে পারো তাদের দুজনের নানির মতো খাদিজাকে তুমি উপস্থিত করতে পারো হাসান হোসেনের যে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার করে বিধান ভাতা তোমার আমি নির্ধারণ করব তুমি কখনোই তাদের সমকক্ষ হতে পারো না বন্ধুগণ এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আহলে বাইতের মিথ্যা ভালোবাসার দাবিদার নিয়ে এই বাবুবতার ওমা উসমান বড় বড় সাহাবিদেরকে লানাত করে কাদের মনে করে তাগত মনে করে তাদের উপরে আল্লাহর লানাত ঘোষণ অভিসম্বাদ রচিত একবার এমন থেকে কিছু নতুন কাপড় সুন্দর কাপড় আছে হাজরত উমার ফারুক রাজাল্লাহ তার আহ মেম্বার এবং আল্লাহ রসুলের কবরের মধ্যখানে বসে আছেন সবাইকে দিচ্ছে সবার সেটিং করে করে নিয়ে যাচ্ছে হাসান হোসেন তখনও পিচ্ছি ছোট এমন ওখানে কাপড় নেই যেটা তাদেরকে পড়াই দেবে হাজরা তোমার ফারুক রাজ্লাহ দুঃখ পেলেন সাথে সাথে অর্ডার করলেন ইয়ামান থেকে যিনি পাঠিয়েছিলেন যে গভর্নর হাসান হোসেনের জন্য উপযুক্ত দুইটা হল্লা হল্লা বলা হয় জোড়া কাপড় আর কি একটা উপরে একটা নিচে যত দ্রুত মদিনায় পাঠাই দাও আমি শান্তি পাই না আসার সাথে সাথে ওমার রাজ্লাহ আনহু হাসান হোসেন দুইটি জোড়া নিয়ে গিয়ে নিজের হাতে পড়ায় দিয়ে বলছেন এখন আমার হৃদয়ে শান্তি এসেছে এখন আমার হৃদয়ে শান্তি এসেছে এতই ভালোবাসতেন যাই হোক এইভাবে হাজরাত উসমান রাজিয়াল্লাহ তালার যুগে হাজরাত উসমান রাজিয়াল অত্যন্ত ভালোবাসতেন কারণ উসমান রাজিয়াল্লাহ তালামকে যে উসমানের কাছে রোকাইয়া আর উম্মি এই হাসান হোসাইনের দুই খালা নুরাই অত্যন্ত ভালোবাসতেন হাজার উসমান রাজ যুগে হুসাইনের গায়ে শক্তি হয়েছে যৌবনে পদার্পণ করেছে বেসারি করছে আফ্রিকার বিজয়ের জন্য সৈন্যরা যাচ্ছে হাজরাত ওসমান দুদুরাইন হুসাইনকে বলে ডেকে বললেন যুদ্ধে যাও প্রস্তুত হয়ে গেলেন হাজরাত উসমান ওসমান হুসাইন যেই আফ্রিকার বিজয়ে অংশগ্রহণ করেছিলেন এরপরে তার বাবার খেলাফতের সময় তিনি মদিনায় ছিলেন এরপরে বাবার সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং খাওয়ারেজদেরকে হত্যার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এরপরে তার বড় ভাই হাসানের খেলাফতের সময় হাসানের সময় হোসাইন তার ছোট ভাইকে আদর যত্ন করে রাখতেন যাই হোক একদিন যেহেতু সেই সময় হজরত মহাবিয়া এবং হাসানের মধ্যে এই দুইটা গ্রুপের মধ্যে বিরাট এক যুদ্ধের সানা যুদ্ধের ডাঙ্কা বাড়তে যাচ্ছিল হাজরত হাসান রাজিয়াল্লাহ তালা আহ দেখলেন তার শিয়া তার গুরু এত এই আহলে কুফা কুফাবাসী বড় চরম গাদ্দা হাজরত হুসাইনের এমনকি আছে হাজরত হাসান এমনকি যেই জাইনামাজে পড়ে তিনি নামাজ পড়তেন সেই জাইনামাজটা তার খুলে নিয়ে তার গায়ের চাদরটা খুলে নিয়ে তার শরীরে আঘাত করে তাকে অপরস্ত করেছিল হজরত হাসান দেখলেন আমার রক্ত এদের হাতেই যাবে যেমন ভাবে বাবা খুন যেমন ভাবে আমার খালু যান ওসমান হত্যা হয়েছে এশিয়ার কাছে আমার এই গ্রুপের কাছে আমার বাবাজি আম্বাজান হত্যা হয়েছে একই ভাবে আমাকে হত্যা করবে তাই তিনি নিজের রক্ত এবং মুসলমানদের রক্তকে হেফাজত করার জন্য ছোট ভাই হাসানকে হুসাইনকে সাথে করে চলে গেলেন স্বামী এবং হাজরাত মহাবিয়া রাজি আল্লাহ কাছে গিয়ে তিনি কি করলেন তানাজুল করলেন তিনি দিয়ে দিলেন দায়িত্ব কার কাছে খেলাফাতের মহাবিয়া রাজি আল্লাহ কাছে এরপরে দুই ভাই মহাবিয়া রাজি প্রতি বছর যেত এবং তাদের যে সরকারি ফান্ড থেকে দেওয়া হতো এক এক লাখ করে এক লাখ দিরহাম বার্ষিক দেওয়া হতো একবার হাজরত মহাবিয়া রাজি চার লক্ষ দিনার হাজরত হাসানের হাতে দিয়ে দিলেন এইভাবে হাসানের মৃত্যুর পরেও হুসাইন রাজিয়াল্লাহ আনহু কোথায় যেতেন মহাবীর আবদুল্লাহ কাছে যেতেন এবং তাকে সম্মান ইজ্জত করতেন এমন কিছু বর্ণা আছে যে একবার হুসাইনকে বললেন হুসাইন আপনি আমার দরকার আসতেন আহলে পায়ে আমার বাড়িতে এসে তাদের কি বলে ওটাকে ভাতা নিয়ে যাবে এটা আমার জন্য বড় দুঃখ লাগে তুই মদিনায় থাকবে ওখানে আমি তোমারটা পাঠিয়ে আসবো এমন ভাবে সম্মান মর্যাদা আহলে বাইতের যথাযথ সব কিছু করতেন মুশকিল কোথায় এখন হলো মুশকিলের ফলা হাজরাত মহাবীর রাজাল্লাহ আনুর যুগে কুস্তুন্তনিয়ার বিজয়ী কাইসার রোম সম্রাটের কাইসার সম্রাটের আপনার নগরী বিজয়ের জন্য হাজরত মহাবীর রাজাল্লাহ তাল হুসাইনের কাছে চিঠি লিখলেন হোসাইন সাথে সাথে তৈয়ার হয়ে চলে গেলেন সামে এবং যুদ্ধে বের হয়ে গেলেন ওই যুদ্ধের সিফা ছাড়ার ছিলেন ইয়াজিদ রাহিমাল্লাহ এজিদ সম্পর্কে আমাদের অনেক কথা আছে একটু পরে আপনাদের বলবো এজিদ সম্পর্কে আমরা অনেক কিছুই উল্টা পাল্টা জানি মানে বরং সবটাই উল্টা জানি এক জায়গায় আলোচনা করছিলাম এক ভাই বলে এজিদ কি মুসলমান ছিল তাই বললাম যে তোমার দেশের এক হাজার মূলবির এক জায়গায় করলে এজিদের সমান হতে পারবে নাকি যেই মৌলবীরা তোমাদেরকে শিখিয়েছে জিয়াজিদ কাফের নাউজবিল্লা এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী ছিল বখারি শরীফের হারি আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী ছিল এই কুস্তিনতিয়ার যুদ্ধে সাগর পাড়ি দিয়ে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমার উন্মতে সবাই মাকবুল সবাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত যেই যুদ্ধের সিপাশালার স্বয়ং ছিলেন কে এই যুদ্ধে ইয়াজিদের নেতৃত্বে ওই যুদ্ধে সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন কে হোসাইন আবি তালিব রাজি আল্লাহ হোসাইন বন্ধুগণ মুশকিল হলো কোথায় হজরত আলী রাজি আল্লাহ তালান মারা গেলেন এরপরে হাসান মারা গেলেন মবি রাজি আল্লাহ তালান এবার হাসান তো তানাজল করছে নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন এবং ঐতিহাসিক গুণ সকলে একমত হজরত আমির মহাবির যুগে মুসলিম বিশ্বে যেইভাবে নেতৃত্ব কঠোর ভাবে এবং সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছেন এমন পরবর্তীতে আর কেউ করতে পারে নাই যেই মহাবির হজরত উমারের যুগে গভর্নর ছিলেন শাম দেশের যিনি হজরত উসমানের যুগে ছিলেন এবং পরবর্তীতে আলী রাজ্লাহর সঙ্গে শুধু একটা বিষয় সেটা ছিল এই আমার ফুপাতো ভাই ওসমানকে নির্মম ভাবে যারা হত্যা করেছে তারা আপনার দলে আজকে রয়েছে হয় আপনি বিচার করুন আর না হয় তাদেরকে আমার হাতে উঠিয়ে দেন আমি তাদের বিচার করব আমার হাতে বিরাট শক্তি কারণ সবচেয়ে শক্তিশালী গভর্নর সেই সময় মহাবিয়া রাজনৈতিক কারণে হজরত আলী রাজাল্লাহ তালাহ উসমানের হত্যাকারীদেরকে নিজেও বিচার করতে পারেন না নিজেও পারেন নাই মহাবীর রাজুল্লাহ তালানোর কাছেও দিতে পারেন নাই মহাবীর রাজুল্লাহ তালানো যারা একনিষ্ঠ কর্মী তারা মহাবিয়ার কাছে গিয়ে বললেন আপনি কি মনে করেন আলীর চাইতে উত্তম বলেন না আল্লাহর কসম কখনোই না আপনি কি মনে করেন আলীর সমকক্ষ বলে কখনোই না আপনি কি খেলাফতের দায়িত্ব দাবি করেন বলে কখনোই হতে পারে না তবে তোমরা বলো আমার কত ভাই উসমানের এইভাবে নির্মম শাহাদাত হয়ে গেল আজ পর্যন্ত তার বিচার হয় না এই হত্যাকারীদের বিচারের বিচার প্রার্থী আমার হক আছে কি না যাও তোমরা আলীর কাছে আমার পক্ষ থেকে রাজি আল্লাহ তালানো বলো এই উসমানের হত্যার বিচার চাই যাই হোক হজরত আলী আল্লাহ তালাহর কাছে গিয়ে তারা হজরত উসমানের বিচারের কথাও বললেন হজরত আলী তালা আহুর মত ছিল যে এখন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে এখন বিচার করতে গেলে আরো সমস্যা বেড়ে যাবে পরিস্থিতি কন্ট্রোলে আসলেই বিচার করব হজরত মহাবীর রাজিউল্লাহের কথা বললো না কোনো সমস্যা নেই হয় নিজে করেন আমি সহজে করছেন না হলে আমাকে আমি করি এটা বুঝের কম বেশ রাজনীতির বুঝের কম বেশ হয় কিনা আপনাদের এই বিষয়টা অনেকেই মাথায় একটু উল্টাপাল্টা বসে আমি আপনার ছোট্ট দুইটা উদাহরণ দিই শেখ মুজিব জাতির জনক দুনিয়া থেকে বিদায় নিয়েছে নির্মম ভাবে হয়েছে না হয় নাই পক্ষে বিপক্ষে যারাই থাকেন আমি সেদিকে যাই না রাজু কিন্তু এটা কথা ঠিক শেখ হাসিনা তার নিজের মেয়ে পাঁচ বছর বাংলার মাটির শাসন কার্য চালিয়ে বাবার হত্যার বিচার করতে পেরেছে কেন পারে নাই এখানে হজরত আলী রাজাল্লাহ আমাকে বলবো এই তুমি পারে নাই ঠিক আছে শহীদ জিয়া আপনারা বলেন শহীদ জিয়াউর রহমান তিনি নির্মমভাবে হত্যা হলো বা শহীদ হলেন তার দল বা তার সহধর্মিনী খাদিজা কি বলে সরি খালেদা জিয়া তিন তিনবার শাসনভার হাতে পেল বিচার করতে পেরেছে কেন পারে নাই হজরত আলী রাজাল্লাহ পারে নাই হাসান যখন তাহাজল করলেন আমির মহাবিয়ার কাছেই তো সমস্ত ক্ষমতা পেরেছেন পারে নাই একই তাহলে এই রাজনৈতিক সমস্যা ছিল এটা বুঝতে হবে এই নিয়ে উচ্চবাচ্য হল না কেন অমুক্তা তমুক্তা কারণ যিনি রাজ্য চালান তিনি বুঝেন একই সমস্যা ইয়াজিদ রাহিমাউল্লাহ হোসাইলের হত্যাকারীদের বিচার করতে পারে নাই মনে প্রাণে চাইলে অনেক সময় হয় না কারণ বিচার করতে গেলে ফাসাদ আরো বেড়ে যাবে এটা আপনারা বুঝেন তো দুইটা উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন এই জন্য এই নিয়ে উচ্চবাচ্য করার কিছু নেই এই জন্য এখানে একটা কথা আপনাদের বলে রাখতে আমি বাধ্য হবো আলুসুন্না ওই জামা যারা কোরআন হাদিসের ধারক হোক প্রথম থেকে আজ পর্যন্ত এদের আকিদা কি সাহাবা ইকলামদের মধ্যে সমস্ত ভুল বুঝাবুঝি হয়েছে এই সম্পর্কে আমাদের জবান কি করতে হবে বন্ধ করে রাখতে হবে ভুলও যদি করে এক নেকি ঠিক করলে দুই নেকি তাদের অনেক নেকি ছিল যার কারণে সমস্ত ভুল ত্রুটি যদি হয়ে থাকে ওগুলি আগেই মাপ বুঝতে পারছেন কাজে ওই নিয়ে বাড়াবাড়ি করে নিজেদের জান্নাত হারিয়ে জান নামে যাওয়ার চেষ্টা করবেন না লাসুব্বু আমার করবে না কারণ তারা যে দিনের জন্য করেছে তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দিয়ে যদি খরচ করে দেওয়া আল্লাহর দিনের পথে ওদের একটুকু ওদের সমকক্ষ তো হবে না বরং অর্ধেকও হতে পারবে না কাজে তাদের সম্পর্কে মুখ খোলা এটা না সেবি আহলে দায়িত্বের যারা দুশ্মন তারাই কথা বলে এই জন্য আমি পরক্ষণে আসতেছি যে এই আহলে দায়িত্বে কেন্দ্র করে হোসেন কেন্দ্র করে অনেক দল তৈরি হয়েছে সঠিক মত কোনটা এটা আমাদের জানতে হবে যার ফলে অনেকেই ভালোবাসতে গিয়ে উল্টা পাল্টা ভালোবেসেছে অনেকে ঘৃণা করে ভালোবাসতে গিয়েও জাহান নামের দিকে আগিয়েছে উল্টা ভালোবেসে আর ঘৃণা করতে গিয়েও জাহান নামের পথে আগিয়েছে যার কোন সন্ধান নেই বন্ধুগণ হোসেন রাজি আল্লাহ তালা আনহু মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহু তার ছেলে ইয়াজিদ এদের সম্পর্কে যত কথা জানেন বিশাল সিন্ধুতে যা আছে শতকরা একশো একশো পাঁচটা মিথ্যা বিশাল সিন্ধুর মুসলমান হলে হবে না আমাদের পড়তে হবে ইসলামের ইতিহাস চেয়ার আলমন্নবালা হাফেজ জাহালির পড়তে হবে আল বিদায় নেহারা হাফেজ কাজিরে পড়তে হবে আমাদের বড় বড় যারা ইসলামের ঐতিহাসিক গণ যারা বিশ্বস্ত যে সমস্ত ইতিহাস গ্রন্থ পড়তে হবে হিট্রি বই পড়ে মোহাম্মদ আলীর স্পিরিট অফ ইসলাম পড়ে মীর মুশরফ শিয়া ওই বদকারের বিশাল সিন্ধু পড়ে ইসলামের সঠিক ইতিহাস জানা যায় না কুচক্রি ইহুদি কুচক্রিদের বানানো মুসলমানদেরকে ঘৃণিত ইতিহাস মুসলমানদের সঠিক চাপা ইতিহাসকে আমরা চাঁদকে আমরা আপনি বলতে চাই আজ আমাদের জানা উচিত ইসলামের চাপা ইতিহাসটা কি এবং কারা কেন এই জঘন্য ইতিহাস বানিয়ে মুসলমানদের উপরে চাপে রেখেছে আর মুসলমানদের পরিবেশাররা মুসলমানদের বড় বড় হজররা মুসলমানদের বড় বড় ঐতিহাসিকরা বর্তমান ইতিহাস ঐতিহাসিকরা ওই ইহুদিদের বানান ইতিহাস বানিয়ে নিজেদের মধ্যে রক্তপাত করেছে একে অপরকে কাপের জেনে নিজে এবং অন্যের জাহানের পথের দিকে এগিয়ে গেছে এই ইতিহাস আমাদের জানা উচিত বন্ধুগণ হজরত মহাবি হাজাল্লাহ কাঁদতেন তার অনুপস্থিতিতে কাকে নেতৃত্ব দেওয়া যাবে কারণ ফাসাদ দিন দিন বাড়তেই আছে বিপর্যয় বাড়তেই আছে যেটা হজরত উসমানের যুগে ছিল বেড়ে আলীর যুগে অনেক বেড়েছে এবং মনে রাখবেন যারাই হত্যা করেছিল হজরত উসমানকে তারাই হত্যা করেছিল হজরত আলী কারামুল্লাহকে তারাই হত্যাকারী ছিল কার হাসান এরাই আবদুল্লাহ বিন সাবা ইহুদি সন্তানের এই এই গ্রুপটাই হত্যা করেছিল কাকে হাসান রাজিউল্লাহ কেমনি সামনে চলে ষাট ডিগ্রিতে মহাবীর রাজিউল্লাহ তালা নিজের ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব ভার দিলেন এবং তার নামে বায়াত করলেন সমস্ত গভর্নররা সব জায়গায় বায়াত হল হজরত হুসেন রাজিয়াল্লাহ তালা সঙ্গত কারণে কারণ এই পৃথিবীর পক্ষে হুসেনের চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই এর মধ্যে কেউ সন্দেহ নেই তার মনে একটাই ছিল যে আমি এটা হকদার আবদুল্লাহ বিন জুবাইর মক্কাতে তিনিও এইভাবে প্রথম মুহূর্তে আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ জুবাইর কিছু কিছু সাহাবাইকলাম বায়াত থেকে বিরত থাকলেন হজরত ওসমান এবং আলীর হত্যাকারী কুফা গাদ্দার কুফা নগরীর গাদ্দার বাহিনী এরা হজরত হোসাইনের কাছে চিঠি লেখা শুরু করলো কোন কোন বর্ণে আছে পাঁচশো কোন বর্ণায় ছয়শো কোন বর্ণায় বারোশো কোন বর্ণায় ষোলোশো এমনও বর্ণ আছে চল্লিশ হাজার চিঠি বইপত্র পাঠায় কার কাছে হোসেন রাজিবতা উদ্বুদ্ধ করে আপনি চলে আসুন আমরা এজিদের হাতে বায়াত হব না আমরা আলী এবং আলীর পরিবারকেই চাই হাজরত হোসেন রাজি আল্লাহ তালু না করার জন্য তিনি মদিনা ছেড়ে চলে গেলেন কোথায় মক্কায় মক্কায় গিয়ে হজটাজ করলেন ওমরা তোমরা করে তার কাছে তিনি দেখলেন যাচ্ছা ইরাকবাসীরা যে আমার কাছে এত চিঠিপত্র পাঠায় আসলে কি ব্যাপারটা ঠিক না বেঠিক একটু যাচাই বাছাই তো করা দরকার নিজে তো ভাই মুসলিম বিন আকিল আকিল বিন আবি তলে পাঠাই দিলেন কোথায় কুফাতে যাও দেখি ব্যাপারটা কি একটু যাচাই বাছাই করে আমাকে চিঠি লেখো এরপর আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ওইখানে গিয়ে দেখলেন হানি বোন অরুয়ার বাড়িতে নামলেন এবং মানে অবস্থান করে দেখলেন মাসাল্লাহ বহুত লোকজন একে একে হজরত হোসাইনের নামে প্রায় বিশ হাজার মানুষের তিনি বায়াত গ্রহণ করলেন এরপরে চিঠি লিখলেন হোসাইন হোসেন রাজিউল্লাহর কাছে আপনি অতি সত্য চলে আসুন মানুষরা আপনার কাছে বায়াত করতে রাজি এবং আপনার নামে প্রায় বিশ হাজার লোকের বায়াত গ্রহণ করা হয়েছে এইখানে দেখেন কুচুক্রির চক্রান্ত এবার কেমনি এখানেই বুঝেন আবদুল্লাহ বিন সাবার গ্রুপের কাণ্ড বায়াত হয়ে গেল ও আদর যত্ন মুসলিম বিন আকিলের এরপরে চার হাজার লোকজন নিয়ে এদিকে ইয়াজিদের কাছে সংবাদ চলে গেল যে হোসাইন রাজি আল্লাহ মুসলিম এসেছে তার হাতে বায়াত করতেছে এদিকে ইয়াজিদ করলো কি নোমান বিন বাসির কুফার গভর্নর হজরত মুসলিম বিন আকিলের সঙ্গে ভালো ব্যবহার এবং ও যে বায়াত করতেছেন উনি এই ব্যাপারে ওনার খালাস মানে কোনো মাথা নাই না আর কি জানতে পেরে বাসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই নারকে এই নারকীয় ঘটনার মূল যে নায়ক তার নাম কি ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখল তুমি নোমান বিন বাসিরকে সরাই দিয়ে বাসার সঙ্গে কুফারও তোমাকে গভর্নর বানিয়ে দেওয়া হলো মুসলিম বিন আকিল এসেছে হোসাইন আসতে পারে তুমি ব্যাপারটাকে সযত্নে খুব গভীরভাবে এটাকে নিবে কোনোভাবেই যেন ফেতনা না হয় এইভাবে যেন কারণ বায়াত হয়ে গেছে এখন আবার এগুলি ফেতনা যেন না হয় ইরাকবাসী যেন নতুন করে আর ফেতনা না করে কারণ ইরাকবাসী কিন্তু চরম শৈতান এদের মতো শৈতান পৃথিবীতে আর কেউ আসছে কিনা যায় না উম্মাতে মোহাম্মদের এজিদ কিন্তু হত্যা করার কথাও বলে নাই যুদ্ধ করার কথাও বলে নাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলেন মুসলিম বিন আকিলকে ধরার জন্য বহু মানে সেরি ছেড়ে দিলেন সেরি ছেড়ে দিল এর মধ্যে একজন সিআরির কাছে কিছু টাকা পয়সা দিয়ে শাম থেকে যেন এসেছে ওই মুসলিম বিন আকিলের হাতে গিয়ে বায়াত করলো তার সঙ্গে থাকে সবকিছু তথ্য নিয়ে এজিদ ইবনে এজিদ অর্থাৎ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে দিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখলো অবস্থা তো খুব কঠিন বিরাট এক লড়াই হয়ে যাবে যুদ্ধ বিগ্রহ হবে কি করা যায় মুসলিম মুসলিম বিন আকিলকে কিভাবে গ্রেফতার করা যায় এদিকে মুসলিম বিন আকিল চার হাজার মানুষজনকে নিয়ে সঙ্গী সাথী ঘোড়ার অস্ত্রশস্ত্র নিয়ে চললেন কোথায় কুফার এমারত দখল করার জন্য সাথে চার হাজার মাগরীবের সময় উপস্থিত হলেন আওয়াজুল্লাহ বিন ব্যবস্থা অবস্থা খুব ব্যাঘাত দেখে ওই রাত কি বলে আপনার গভর্নর হাউসের তাড়াতাড়া বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল এদিকে আস্তে আস্তে কিন্তু ভাগতেই থাকে ওই যে চার হাজার আস্তে আস্তে পিছন থেকে ভাগতেই থাকে এক পর্যায়ে মাগরীবের সময় দেখে মাত্র পাঁচশো জন মাগরীবের নামাজ পড়লেন তিনশো জনকে নিয়ে মাগরীবের নামাজের পরে নাকি মাগরীবের নামাজের আগেই হয়ে গেল মাগরীবের নামাজ পড়লেন মাত্র তিরিশ জনকে নিয়ে এরপরে দশজন মুখ অন্ধকার হলে রাত্রি অন্ধকার নেমে আসলে একজনও মুসলিম বিন আকলের সঙ্গে নাই কারা এরা শিয়া যারা এই চিঠি দিয়ে দেখেছে যারা একটু আগে বায়াত করেছে বিশ হাজার মানুষ ওবায়দুল্লাহ বিন জিয়াদ যারা বড় বড় নেতা খেতা জানেন তো এদেরকে টাকা দিয়ে কিনা যায় দেখেন না মন্ত্রীর কিনা বেচা হয় না হয় না এদেরকে টাকা দিয়ে ছয় দিল শহরে বন্দরে মানুষজনকে বিভিন্ন ভাবে এদেরকে ভাগাবের জন্য এ তো ভেঙে গেল মুখ অন্ধকার হলে রাত্রি অন্ধকারে মুসলিম বিন আকিল হজরত হুসাইনের প্রতিনিধি চাচাতো ভাই কোথায় যাবে রাস্তাঘাট কিছুই চেনে না অন্ধকারে গিয়ে এক বাড়ির সামনে দাঁড়ালেন দেখে এক মহিলা দাঁড়িয়ে আছে বলো বাবা তুমি কে অত ওই মহিলা তার ছেলেও কিন্তু হজরত মুসলিমের সঙ্গে ওই যে এজিদের গভর্নর হাউস দখল করার জন্য গিয়েছিল বেগে আছে সব কে কোথায় খবর নাই দাঁড়ায় আছে তার সন্তান অপেক্ষা করছে কে বাবা তুমি বলবো তৃষ্ণার একটু পানি পান করো পানি পান করে বলে পানি পান করছো চলে যাও এবার কই না আমি মুসলিম বিন আকিল তুমি মুসলিম বিন আকিল আমাকে একটু থাকার জায়গা দাও তো তাদের একটা মানে পরিত্যক্ত ঘর ছিল ওখানে তাকে রেখে দেয় এরপরে তার ছেলে কিন্তু বাড়িতে উপস্থিত উপস্থিত হওয়ার পরে বারবার ওই যে রেখে আসছে রাত্রে খাওয়া দিয়েছে ভয় আর খাওয়া খাচ্ছেন না কারণ খালাস বুঝতে পারছেন এরা আমার সঙ্গে গাদ্দারি করছে যেই যেই ঘটনা ঘটছে ওসমানের আলীর হাসান ওটি আজকে আমার ঘটবে নির্ঘাত তিনি বুঝতে পেরেছেন রাত্রি ভাবে থেকে গেল সকালে ওই বুড়ি মহিলার ছেলে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আশাসের কাছে গিয়ে বলছে এদিকে কিন্তু ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে রাত্রে যে ধরে আনতে পারবে তাকে মুসলিম বিন আকিলকে যে ধরে দিবে না যদি পাওয়া যায় কাউরি কাছে তার রক্ত প্রবাহিত হবে যে মেরে আনতে পারবে তাকে দিয়ে দেওয়া হবে আর টাকা পয়সার লোক দেখে দিয়ে সব লোকজন ছেড়ে দিল সবাই এবার ওই পুরীর ছেলে এসে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আসাদ ও কিন্তু ওই ইয়াজিদের ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসেই বসা গিয়ে কানে কানে বলতেছে মুসলিম বিন আকিল কিন্তু আমাদের বাড়িতে আছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ লক্ষ্য করছে কিরে কি কথা বলে কানে কানে কয় কি হয়েছে কয় না বলে কি বলো ভয়ে বলে দিয়েছে যে মুসলিম বিন আকিল কোথায় আমাদের বাড়ি এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওবায়দুল্লাহ ওই যে মহিলার বাড়িতে ছিল মহিলার নাম ছিল তাও আমর ওমার হরাইস আল মাকজুমি এর নেতৃত্বে সত্তর জন বা আশিটা ঘোর শহর দিয়ে মুসলিম বিন আকিলকে ধরার জন্য পাঠাই দিল যাই হোক ওখান থেকে খুব করুণ অবস্থায় তাকে ধরে নিয়ে আসতো তার মুখে চোখে রক্ত প্রবাহিত রাজ দরবারে তাকে বা গভর্নর হাউসে হাজির করা হলো এরপরে মুসলিম বিন আকিল কাঁদতেছে তাকে বলছে তুমি কেন কাঁদতেছো তুমি এত কিছু ঘটাই আবার কাঁদো এখন দেখো আমি কিন্তু আমার জন্য কাঁদি না আমি কাঁদি হুসাইনের জন্য কারণ হুসাইনের কাছে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আসার জন্য এরাই কিন্তু চিঠি পাঠাই দিয়েছে দিয়ে গভর্নর সাহস দখল করতে গেছে তো আমি একটা শুধু আপিল রাখতেছি অমর উবন সাদ আবি অক্কা কে বললেন আমার একটা বাণী চিঠি শুধু পাঠাই দেবেন হোসাইনের কাছে সেই জন্য ফিরে এখানে না আসে এই আইরাকবাসী গাদ্দার এরা নিম খারাপ এরা আমার নিম খারাপে করেছে হুসাইন যেন তার পরিবার সহ না আসে যাই হোক এই যে ওবায়দুল্লাহ বিন জিয়ার অনুমতি দিল এবং এই চিঠি পাঠানো হলো এদিকে গভর্নর হাউসে নিয়ে গিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো তার মাথা শরীর এবং আরো যারা এর সঙ্গে ছিল ওই যে অরুয়া যার বাড়িতে বায়াত করেছিল আরো তার সঙ্গীদেরকে জবা করে গভর্নর হাউসের আশেপাশে ছড়াই দিল খুব কঠিন অবস্থায় এবং চৌরাস্তায় চৌরাস্তায় ওই তাদের মৃতদেহ ঝুলাই দিল যাতে করে মানুষ ভয় পেয়ে যায় ইরাকবাসী যারা পক্ষে আর বিপক্ষে সবাই ভয়ে কেউ আর মুখ খোলে না হোসেন রাজ আল্লাহ তালা এই দিন মুসলিম আকিলের হত্যার দিন ছিল আরাফার দিন আট তারিখে অমুত্তা হোসেন মক্কা থেকে উমরা টমরা করে এবার রওনা হচ্ছেন কোথায় কারবালার ময়দান কোথায় ইরাকের দিকে কুফার দিকে রাস্তায় খবর পেয়ে গেলেন ওই যে দূত খবরদার মুসলিম মিরাকিল বলেছে খবরদার আপনি আসবেন না এরা বড় গাদ্দার আপনাকে হত্যা করবে আপনি আসবেন না হজরত হুসাইন বললেন যাওয়া যাবে না চলো আমরা সবাই মদিনায় ফিরে যাই কিন্তু এই যে মুসলিমকে যারা হত্যা করছে মুসলিমের ছেলেমেয়েরা বললো না আমার বাবাকে হত্যা করছে হত্যার পরিবর্তে হত্যা না নিয়ে আমরা ফিরবো না হোসেন রাজুল তার বিপাকে পড়ে গেলেন চলতেই থাকলেন চলতেই থাকলেন কুফার পাশে গিয়ে এদিকে কিন্তু জিয়াদ এক হাজার ই দিয়ে ঘোড়সোয়ারি দিয়ে সৌরভ নজিদ সৌরুবন ইয়াজিদ আর তামিমের নেতৃত্বে ঘোষ পাঠাই দিয়েছে সৌরভ নজিদ বললেন হোসাইন আপনার ব্যাপারে আমাকে আপনি জড়িয়ে দিয়ে না আমি অনুরোধ করি আপনি ফিরে যান এই ইরাকবাসী বড় গাদ্দার আপনাকে কিন্তু মেরে ফেলবে তখন কিন্তু হজরত হোসেন আবারও করলেন যে না ফিরে যাব কিন্তু পরিবারের চাপে আবার সামনে আগা থাকলেন ইতিমধ্যে ইতিমধ্যে অমর সাদ নেতৃত্বে আরো চার হাজার ঘোরসর জিয়াজিদ পাঠাই দিল কে ইবনে জিয়াদ ওবেদুল জিয়াদ একদিকে পাঁচ হাজার আর দিকে শুধুমাত্র চল্লিশ জন ঘোরসোয়ার তিরিশ জন চল্লিশ জন পদাতিক বাহিনী অশ্ববাহিনী হলো মাত্র তিরিশ জন আর বাকি সতেরো জন ছেলে মেয়ে কিছু পরিবারের সব যুবক ছোট ছোট হাজরাত হুসাইন আহ অবেদুল্লাহ বিন জিয়াদের সৈনিকদেরকে লক্ষ্য করে তিনি একটা ভাষণ দিলেন দেখো এই পৃথিবীতে আজ ফাতেমাতুজোহরার একমাত্র সন্তান আমি ছেলে সন্তান নবী দহিত আমি আমাকে তোমরা হত্যা করতে চাও তোমরা কি শোনো নাই আল্লাহর নবীর মুখ থেকে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তোমরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষে থাকো না বরং আমার পক্ষে চলে আসো এখানে ওই যে প্রথম এক হাজারের অরুগ্ন এজিদার টাইমে তার পক্ষে চলে আসলেন এবং যাই হোক এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন কিন্তু তা বলল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হুসাইন রাজিউল্লাহ তার তিনটা প্রস্তাব দিলেন কার কাছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের যিনি নেতৃত্বে সৈন্যবাহিনী নিয়ে আসেছেন উমার উবন সাহাবের কাছে হয় দেখো হয় তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও আর না হয় কোথাও জেহাদ চলতেছে জেহাদ আমাকে জেহাদ করার অনুমতি দাও আর না হয় মাবিয়ার কাছে তোমরা আমাকে ফেরত যেতে দাও উমার উদ্দিন সাহাব বললেন ঠিক আছে আপনার এই প্রস্তাব আমি ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পাঠাচ্ছি আর আপনিও প্রস্তাব দিয়ে ইয়াজিদের কাছে পাঠান ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যখন এই প্রস্তাব গেল ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই নরক এই শৈতান বলল না হবে না যাও হোসাইনকে আমার অর্ডার মানতে বলো আর নাই যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো এখানেই সমস্যা হোসেন রাজিল্লা তালানহ বললেন তোমরা আমাকে একটা রাত্রি সুযোগ দাও রাত্রে কিছু ঘুম পেড়ে সবাই পরিবার আহলে বাইকে সবাই উঠে সারারাত্রি ধরে নামাজ তাহাজুদের নামাজ আল্লাহর কাছে কান্দা আরাধনা করে সকালবেলা হাজরত হোসাইন রাজিল্লাহ গোসল করে আতর মেখে ঘোড়ায় সরি হয়ে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীকে লক্ষ্য করে তিনি একটা ভাষণ দিলেন বলেন দেখো তোমরা যে প্রস্তাব দিয়েছ কখনই আমি সেই প্রস্তাবে রাজি হতে পারি না ওবায়দুল্লাহ বিন জিয়াদের অর্ডার মানতে আমি পারি না আমার এই শরীরে এক ফোটা রক্ত থাকতে সবাইকে উদ্বুদ্ধ করলেন তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও জাহাজ করার জন্য যুদ্ধ করার জন্য যুদ্ধের জয়গাঙ্কা বেজে গেল এদিকে পাঁচ হাজার হরুবনে কিন্তু আগেই চলে আসছে সেও যুদ্ধ করলো দুজনকে মেরে ফেললো পরে সেও হত্যা হয়ে গেল এইভাবেই ছোট ছোট এরা ওই পাঁচ হাজারের সামনে কি আর টিকে থাকে কোনো উপায় নেই তারা বেছে নিল তাদের জীবনের জন্য শাহাদাত আলী আল আকবর হাজরত হুসাইনের সবচেয়ে বড় ছেলে আলী তার সামনে তীরের আঘাতে প্রাণ ত্যাগ করলেন তার শ্বশুর সন্তানের শরীরে সে তীর নিক্ষেপ হয়ে সেও মরতেছে হজরত হুসাইন হাজ্লা তার হোক রক্ত মুছতেছে আর বলতেছে আল্লাহ যে জাতি আমাদেরকে ওয়াদা করে এত পত্র দিয়ে ডেকে নিয়েছে গাদ্দারি করেছে খেয়ানত করেছে তুমি তাদের বিচার একে একে সবাই মহিলা এবং ছোট বাচ্চাদেরকে পিছনে খেমার মধ্যে রেখে তাবুর মধ্যে রেখে সবাই শেষ হয়ে গেল শুধুমাত্র বাকিকে আলী হোসাইন তাকে জৈনুল আবেদিন বলা হয় হোসাইনের ছোট্ট বাচ্চা একটা নাম কি আলী আলী ইবুল হোসেন জৈনুল আবেদিন ছোট বাচ্চাদের কোলে তখন সবাই শেষ হাজরত হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এবার শাহাদাতের জন্য তিনি প্রস্তুত কারণ তিনি এবার দেখতেন মৃত্যু হলে নানাবির সঙ্গে আমার সাক্ষাৎ হবে মৃত্যুর সাথে সাথে আমার মা ফাতেমাতু জোহরার সঙ্গে আমার সাক্ষাৎ ঘনিয়ে এসেছে বাবা আলীর সঙ্গে বড় ভাই হাসানের সঙ্গে ইতিপূর্বে তারা তাদের শরীর মাটিতে পড়েছে কিন্তু তাদের রুলগুলি ইল্লেই নেই আল্লাহর কাছে পৌঁছেছে তাদের সঙ্গে আজ আমার সাক্ষাৎ ছাড়া আর কোনো উপায় নেই দুনিয়াতে বাঁচে থাকার কোনো উপায় নেই তাই তিনি তার ছোট বোন জাইনাবকে লক্ষ্য করে বললেন জাইনাব আমি মরে যাব খবরদার তুমি কান্নাকাটি করবে না বিলাপ করবে না চুল ছিঁড়াছিড়ি করবে না জাহিলিয়াতের কাজ করবে না ধৈর্য ধারণ করবে তোমরা আমার এবার বিদায়ের ফলা হোসাইন আজ আল্লাহ তালা একাই ময়দানে দাঁড়িয়ে আছে কেউ সাহস পায় না কে তাকে হত্যা করে জাহার নাম ক্রয় করবে কেউ সাহস পায় না হোসাইন রাজিয়াল একাই নীরবে দাঁড়িয়ে আছেন নিজে কারোর উপরে কোনো অন্যায় করছে না যার সামনে একে একে সবাই দুনিয়া থেকে শাহাদাতে শরবত পান করেছে কারণ তিনি এবার জান্নাতের গান নাকি পাচ্ছে বেঁচে থাকার কোনো উপায় নেই এবার ওবেদুল্লাহ জিয়ারের বাহিনী তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে আসছে আগিয়ে আসতেছে অনেক সময় পার হয়ে গেল সিম্মার বিন জিরে জাউসান নাম কি আমরা সিমার বলি না সিমার বা সামার বিন জিল জৌসান কোন কোন বর্ণে আছে সেনান বিন মালিক আল নাকাই বা খাউলা কোন বর্ণে আছে খাউলা আসবাহ আসবাহি বা নাকাই বললে আরে তোমরা কি দেখতেছো এই একজনের জন্য আমরা দেখে দেখি কি তোমরা কি চেহারা দেখতেছো আর কত এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো সিম্মার বিন জিল জৌসান তার উদ্বোধতে কোন কোন বর্ণ আছে মালিক সেনান বিন মালিক আল বাস একটা তীর মেরে দিল হাজরত হোসেন রাজিল্লাহ আনহু এই হুলকুমের এখানে গিয়ে তীর বিঁধল তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন নরাধামরা তার বুকে চড়ে বসে বুকের মধ্যে হানা করল হানা দিল এবং সবাই মিলে তার মাথা শিরুচ্ছেদ করে দুনিয়া থেকে তাকে এবার আখেরাতের দিকে পাঠিয়ে তাকে জানাতে পাঠায় বন্ধুগণ এইভাবে কিন্তু হজরত হোসেন রাজিল্লাহ তালা শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল এরপরে তার তার মাথা নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে হাজির হলো সেখান থেকে তারপরে সপরিবারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো এজিদের কাছে এজিদ যখন এই খবর শুনল সঠিক যেটা বর্ণনা ইসলামের ইতিহাস এজিদের সেই সমস্ত কি বলে ওটাকে আমরা কি বলি রাষ্ট্র রাজপ্রাসাদে কান্নার রোল ভেসে উঠল সবাই শোকাত এজিদ তাদেরকে বলল যারা ছোট পরিবার ছিল আপনাদের জন্য দুইটা প্রস্তাব হয় এখানে রাজ পরিবারে থাকেন এখানে এখানে আপনাদের সব কিছুর ব্যবস্থা করা হবে আর না আপনারা মদিনায় যেতে চাইলে আপনাদের সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো তারা মদিনায় যাওয়ায় এবং হুসেন রাজিউল্লাহর মাথা তার মা ফাতেমাতুজ জোহরা মদিনা মদিনার যে বাকুল গারকাত কবরস্থানে তার কবরের পাশে রাখা হয়েছে এটাই সঠিক যদিও আজ তার কবর রয়েছে ইরাকে কবর রয়েছে কুফায় কবর রয়েছে বাগদাদে কবর রয়েছে কোথায় সিরিয়ায় কবর রয়েছে কোথায় মিশরে বন্ধুগণ এইভাবেই ইয়াজিদ কিন্তু কখনোই তাকে হত্যার জন্য বলে নাই যাই হোক এইভাবেই কিন্তু হোসেন আজিল্লাহ তারা নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নেন বন্ধুগণ এখানে শেষ নয় হোসেন আজিল্লাহ এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ বিদায় হলেন কিন্তু আখড়াতে তার বিচার কিন্তু অবশ্যই পাবেন পাবেন না কেমতের মাঝে যখন তিনি শাহাদাতের রক্ত ঝরা নিয়ে কেমতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে উঠে বলবে হে আল্লাহ আমার যারা হত্যাকারী তাদের তুমি ন্যায় বিচার করে দাও তখন সেই হত্যাকারীরা কোথায় যাবে পার পাবে শুধু তাই না কেমতের আগেই এই দুনিয়াতেই ওবায়দুল্লাহ সঠিক বিচার আল্লাহ করে দিয়েছেন আলাস্তার আলাস্তাই এই উবেদুল্লাহ তার শিরচ্ছেদ করে যেমন শিরচ্ছেদ করেছিল হাজরত হোসেনের ওইভাবেই আল জাদা উবেদিন আবার যেমন করণীয় তেমনই তার কি ফল পাপ বাপকেও ছাড়ে না এই উবাইদুল্লাহ বিন জিয়াদের আলাস্তার আলাসবাহির হাতে নির্মম ভাবে তাকে হত্যা করে কুপা বাগদারের শাহী মসজিদে তাকে রাখা হলো তার ওই মাথা একটি সাপ বর্ণিত একটি সাপ তার নাকের মধ্যে ঢুকে মুখ দিয়ে বাইর হলো তিনবার এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার যখন গভর্নর হাউসে তার মাথা নিয়ে যাওয়া হয়েছিল ওই মাথার মধ্যে একটা লাঠি দিয়ে একটা কি বলে লাঠি দিয়ে গোতা মারতেছিল অপমান করতেছিল হাজর হানা আনাস বিন মালিক মালিক রাজি আল্লাহ তাআলা পুরো সাহাবী রাত সহ্য করতে না পারে বলল এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কবুতর ওই জায়গায় তুমি আগে লাঠিতে আঘাত করবে না যে জায়গাতে আমি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহকে চুমনিত রেখেছি খবরদার বন্ধুগণ এই দুনিয়াতে তাদের যারা হত্যা করেছিল এই দুনিয়াটি তাদের শাস্তি আল্লাহ দিয়েছেন এখানে কিন্তু ঘটনা শেষ হজরত হোসেন রাজিয়াল্লাহ তালাহর এভাবে তার শেষ দিন কি হয়ে গেল শেষ হয়ে গেল হোসেন রাজিয়াল্লাহ তালাহর সঙ্গে আরো হত্যা হলো কারা আহাদের বাড়িতে হজরত আলীর ছেলে আউ বাকার হজরত আলুর ছেলে উমার হজরত আলীর ছেলে উসমান খেয়াল করেন আজ আউবাকার উমার উসমানকে এক শ্রেণীর মৃত্যু ভালোবাসা আলী বাইতের এই নামকে শুনলে ঘৃণা করে কেউ চিন্তা করেন হজরত আলী আউবাকারের নামে নিজের ছেলের নাম রেখেছে উসমানের নামে নিজের ছেলের নাম রেখেছে হজরত উমারের নামে তার ছেলের নাম রেখেছে এইভাবে হজরত হাসান আল্লাহ ছেলে আউবাকার হজরত হাসানের ছেলে আলী উমার এবং তলহা তারাও এই দুনিয়া থেকে এসে শাহাদাত হয় এভাবে হাজরত হুসেনের ছেলে আলী আল আকবর আবদুল্লাহ এরাও দুনিয়া থেকে বিদায় হয় হজরত আকিলের ছেলে জাফার আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ বিন মুসলিম বিন আকিল এভাবে মুসলিম এভাবে আবদুল্লাহ বিন জাফরের ছেলে আউন এবং মোহাম্মদ নবী পরিবারের সবাই শুধুমাত্র বেঁচে থাকলো কে আলী উগ্ন হোসেন উগ্ন আলী বিন আবি তালিব জৈনুল আহবেদিন বন্ধুগণ হজরত উম আল্লাহ এবং হজরত উমার যদি না হত পরে অতঃপর উমার যদি না হতো আহলে বায়ত এই কারবারের মদেই শেষ হয়ে যেত এই হুসাইনকে এই আলী জয়ুল আবেদিনের মা রোম সম্রাটের মেয়ে একে যখন ওই গরিমাত হয়ে উমারের যুগে উপস্থিত হয়েছিল তখন এই রোম সম্রাটের মেয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজ করে নিয়েছিলেন কাকে হোসাইনকে হাজরত উমার ফারুক ওই মর্যাদার রোম সম্রাটের মেয়ের গর্ভ থেকে এসেছিলেন কে এই আলিস জাইনুল আবিদিন ওমারও যদি সেই দিন তাকে না দিত তাহলে তার আলে পরিবার সেদিনই শেষ হয়ে যেত বন্ধুগণ আমি আপনাদের আজকে এখানে একটা শুধু কথা বলতে চাই আসুন সংক্ষিপ্ত হয়ে সময় অনেক বেশি হয়ে গেছে সেটা হলো এই হজরত হোসাইনের শাহাদাত হয়েছে এই শাহাদাতকে কেন্দ্র করে তিনটা গ্রুপ কয়টা গ্রুপ তিনটা গ্রুপ একটা হলো জাহান্নামী গ্রুপ সরাসরি যারা এই আহলে বাইতের কি ঘৃণা করে খাওয়ারের যারা যারা হজরত আলীর সঙ্গে যুদ্ধ করেছিল যারা হাসানের সঙ্গে যুদ্ধ করেছিল হজরত হাসান যারা হত্যা করেছে হজরত তাকে এক শ্রেণীর শিয়া এবং খাওয়ারের যারা হত্যা করেছে হজরত ওসমানকে আলীকে হাসান হোসেন হত্যাকারী এরাই এই গ্রুপেই এরা আবদুল্লাহ বিন সাবার ইয়াহুদি জাল সন্তানের গ্রুপ বন্ধুগণ এক গ্রুপ এরা হজরত হুসাইনের মৃত্যুতে বড় আহ্লাদ এরা চোখে সুরমা পরে মজার মজার খানা খায় খানা দানা অনুষ্ঠান করে বড় নাচ গান অনেক কিছুই করে এরা আহ্লাদ করে এই গ্রুপ কি বাতিল গ্রুপ আর একটা গ্রুপ হলে এরা সরাসরি নবী পরিবারের সঙ্গে কি দুশ্মনী ঘোষণা করে আর একটা গ্রুপ হল যারা আহলে বাইতের মিথ্যা দাবিদার তাফিজিরা গোলাপ শিয়ারা এরা নবী পরিবারের মিথ্যা এরাই হলো ওই ইরাকের গাদ্দার বাহিনী যারা হত্যা করেছে আলী হাসান হোসেনকে এরাও মিথ্যা ওই আবদুল্লাহ বিন সাবার বানানো এই গ্রুপ এরা নবী পরিবারের মিথ্যা ভালোবেসে কি করে এরা উল্টো পাল্টো অনেক কিছু করে কি করে এরা তাজিয়া বাহির করে এরা কবর বানায় কবরের উপরে তাজিয়া বানায় ফাতেমার আলীর হাসান হোসেন বিভিন্ন জায়গায় জায়গায় ওইখানে গিয়ে তারা ভিক্ষা মানে ওখানে গিয়ে তারা তাদের কাছে কি দুনিয়া আখরাতের কল্যাণ চায় ওরা কবরের উপরে গম্বুজ বানা এই কবরের উপরে গম্বুজ বানা এই গ্রুপই শিখিয়েছে শিরকের আখড়া এরাই তৈরি করেছে এই গ্রুপটাই মুসলমানদেরকে শিরকের প্লাবনে ডুবিয়ে দিয়েছে নিজেরা শিরিক করেছে অন্যকে শিরিক করিয়েছে এরা মিথ্যা দাবিদার আউবাকার উমার উসমান সমস্ত সাহাবিদেরকে কাদের ফতোয়া দিয়েছে নাহমদুল্লাহ এরা হজরত হজরত কি বলে মহাবিয়াকে কাদের ফতোয়া দিয়েছে ইয়াজিদকে কাদের ফতোয়া দিয়েছে এরা গালি গুলাজ করেছে পাহাড় জমিয়েছে মিথ্যা বর্ণনা কিসা কাহিনী যার ফলে এদের শৈলবে প্লাবণের শৈলব হয়ে গেছে এক শ্রেণীর বোকা মুসলমান এদের মধ্যে আমাদের বাংলাদেশের শতকরা বেশিরভাগ মানুষ যারা বলে এদিন কি মুসলমান যারা এদিনকে কেন্দ্র করে কি করে মাহফিল করে অজনসিহত করে যারা আশ্রয় মহারমকে হুসাইন হত্যার সঙ্গে জড়িয়ে দেয় আশ্রয় মহারমের সঙ্গে যদিও তার হত্যা হয়েছিল জুমার আশ্রয় মহারম কিন্তু আশ্রয় মহারমের রোজা এবং এত ঐতিহাসিক ঘটনা ফেরাউনের ফেরাউনের নিপাত এবং হজরত মুসা এবং বনিসের নাজা তার সঙ্গে সম্পর্ক সেই জন্য এই দিনকে রোজা রাখতে হয় দশ তারিখে রোজা রাখতে হয় তার আগে নয় তারিখ রাখতে হয় এই দশ তারিখে রোজা রাখলে আল্লাহর নবী বলেন এক বছর অতীতের গুণা মাফ হয়ে যায় সুহান আল্লাহ এই রোজা জাহিদের যুগে রাখতো এমনি খ্রিস্টানরা রাখতো আল্লাহ নবীও রেখেছেন সাহাবাদেরকে রাখতে উদ্বুদ্ধ করেছেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসলে মহারম রাজা কি ফরজ ছিল আসলে মহারমের ইতিহাস কার সঙ্গে আর জড়াই দিলাম হুসাইনের কারবার আর কোটের সঙ্গে নিঃসন্দেহে এটা কঠিন ইতিহাস মর্মান্তিক ঘটনা তাকে যারা হত্যা করেছে তারা জালেন নিঃসন্দেহে কোন ই নেই কিন্তু একে কেন্দ্র করে আমরা আমরাও নিজেরা সিরকে ডুবে যাবো এটা তো হতে পারে না এদিনকে কেন্দ্র করে কালো কাপড় পরা এই মাসকে বিয়ে করা যাবে না স্ত্রী সহবাস করা যাবে না গোস্ত খাওয়া যাবে না এই দিনে যে শরবত বাড়বে সে হজ কাউসারের শরবত খেলো অমুক করলো তুমুক করলো এই দিনকে কেন্দ্র করে বিলাপ করা ছুরিয়াঘাত করা বুক চাপড়ানো গাল ছিঁড়া কাপড় ছিঁড়া তারপরে চুল ছিঁড়া এগুলি সমস্ত জাহেলিয়াতের কাজ এই সম্পর্ক মুসলিমদের কাজ এই জন্য বন্ধুগণ আহলুসুল্লাহ জামাতে রাখি কি এই দুই দলের পাতি সঠিক দল কোনটা এই দুই দল যারা ভালোবাসতে গিয়ে মিথ্যা ইতিহাসকে চাপা দিয়ে কাফেরদের ইহুদিদের ইতিহাস চাপাই দিয়ে মুসলমানের মধ্যে কি করেছে এই ঘটনাটা জান কি যারা হত্যা করেছে হজরত উসমানকে হত্যা করার পর হজরত আলী যখন আমিরুল মমিন হলেন হজরত আলী ক্ষমতার কারণে লোভে ওসমানকে হত্যা করে আবার হজরত আলীকে হত্যা করে বলে মহাবিয়া ক্ষমতার জন্য আলীকে হত্যা করে আবার হাসানকে হত্যা করে বলে কি দেখো তাহসান করার পরও মবিয়ার হত্যা করলো হোসেনকে হত্যা করে করে দেখো তো ইয়াজিদ করছে এটা হলো ইয়াহুদি চক্রান্ত আজও ইয়াহুদি চক্রান্ত মুসলমানদের মধ্যে আপসে কি মারামারি লাগিয়ে রেখেছে আগে নাই মুসলমান ব্যাকলরা না বুঝে এরা দিন না বুঝে রাজনীতি না বুঝে সমনীতি না বুঝে কিচ্ছু এরা যখন যদি কয় ওদিকে গড্ডালিকায় গা ভাসিয়ে চলে যারে তারে যা মনে তাই কয় নিজেরাও শ্রীকরণকে বন্ধু করুন এই জন্য সঠিক ইতিহাস জানতে হবে এই জন্য আসো এই আশুরা মহররাম এর ইতিহাস হজরত মুসার নাজাতের সঙ্গে ফেরাউন এবং তার সদল বলে নিপাত ওই বাহার কুসুমে ডুবে ওই ফারাক নাবে কোন বাহারা পান যাই রাখেন ওয়াগ রাখনা আলা ফেরাউন ওয়া আনতুম আসলে মারানোর সঙ্গে হাজরত হোসেন যদিও ঘটনা চক্রে একই ঘটনা ছিল এই দিনে বেলে কি হয়েছে ইউসের তোবা কবল হয়েছে হজরত কে হয়েছে আদম হয়েছে উমুক হয়েছে তুমুক হয়েছে তুমিয়া সবকিছুকে জড়াই দিয়ে এক লম্বা টোর হানিস বানিয়ে দিয়েছে আর পেপার পত্রিকা অজনসিত করতেছে সাহাবিদেরকে গালাগুলি করতেছে হজরত মহাবিয়াকে গালি করে গালি গোলাম করে নজবিল্লা বড় বড় রাইটাররা নজবিল্লা বড় বড় ইসলামের কি বড় বড় নেতাকে তারা এই জন্য বন্ধুগণ আসুন আসুরের মহরমে রোজা রেখে এক বছর অতীতের গুণা মাফ করি হাজরত হোসেন এই হুত্তারে আমাদের কি হবে আহলসুল আকিদা কি এদের আকিদা হলো এই যারা তো মনে রাখবেন ইয়াজিদ না এই হত্যাতে অর্ডার করেছিলেন না সহযোগিতা করেছেন না এই হত্যায় তিনি স্বীকৃতি দিয়েছিলেন এই হত্যা অবৈদুল্লাহ বিন জিয়াদ এবং এই মুনাফিকদের মাধ্যমে হয়েছে ওই simmarɓe je jawsaɓe